মুখতারাত সুন্না নির্বাচিত হাদিস তৃতীয় খণ্ড সত্তরটি হাদিসের বর্ণনাকারী সাহাবির সংক্ষিপ্ত পরিচয় ও মূল্যবান শিক্ষণীয় বিষয় মূল আরবি ভাষায় প্রণীত ডক্টর মুহাম্মদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মদ বাংলা অনুবাদ ডক্টর মুহাম্মদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মদ এবং আব্দুল নূর বিন আব্দুল জব্বার ব্যবস্থাপনায় দাওয়া ও প্রবাসী শিক্ষা বিভাগ রাবুয়া দাওয়া ইরশাদ প্রবাসীদের মাঝে ইসলামী জ্ঞানদান কার্যালয় রিয়াদ সৌদি আরব বিসমিল্লাহ রহমান রাহিম এক নম্বর হাদিস عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنه بسلام جامع الترمذي رقم الحديث الف وثمانمائه وخمسه وخمسين قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن صحيح وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সবাই অনন্ত করুণাময় তোমরা সবাই অনন্ত করুণাময়ের আল্লাহর ইবাদত বা উপাসনা করো অনাহারকে অন্ন দান করো এবং সালাম প্রসার করো তাহলে শান্তির সহিত জান্নাতে প্রবেশ করতে পারবে জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশো পঞ্চান্ন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবদুল্লাহ বিন আমর ইবনুল আস আল কোরাশি আসাহামি একজন সম্মানিত সাহাবি তিনি তার পিতা আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহুমা এর পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সাহাবিগণের মধ্যে প্রসিদ্ধ আলেম এবং এবাদত ও পরহিজগারিতাই ছিলেন অনুকরণীয় সাহাবি তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে সাতশোটি তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেন রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে এবং প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রেও তিনি বিশেষ দক্ষতা রাখতেন তাই মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল আনহ তাঁকে কুফা শহরের আমির নিযুক্ত করেছিলেন একটি নির্দিষ্ট কালের জন্য তিনি মিশর দেশে জামে আল ফুস্তাতে আমির ইবনুল আস মসজিদে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হতে হাদিস বর্ণনা করতেন তাই তার কাছ থেকে মিশর সামদেশ এবং মক্কা মদিনার বহু শিষ্য হাদিসের জ্ঞান অর্জন করেছেন তিনি মিশরে সন পঁয়ষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেন এবং বিপজ্জনক পরিস্থিতির কারণে তার ঘরেই তাকে দাফন করা হয় এ বিষয়ে অন্য উক্তিও রয়েছে সুতরাং বলা হয়েছে যে তিনি সামদেশে অথবা মক্কা শহরে মৃত্যুবরণ করেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় জান্নাতে প্রবেশের পথ হল এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত বা উপাসনা এবং মানব সমাজের উপকার সাধন দুই এবাদতের ব্র্যাকেটের মধ্যে উপাসনার দ্বারা সুমহান আল্লাহর একত্ববাদ সাব্যস্ত এবং দরিদ্রদের জন্য বদান্যতা ও দান প্রদান করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে তিন সালাম প্রসারের দ্বারা মুসলিম সমাজের সমস্ত মানুষের মধ্যে প্রেমময় সামাজিক গভীর সুসম্পর্ক গড়ে ওঠে حديث نمبر دوي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول إذا أوى إلى فراشه اللهم رب السماوات ورب الأرض ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن العظيم اعوذ بك من شر كل دابه انت اخذ بناصيتها انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سنن ابن ماجه رقم الحديث ثلاثه الاف وثمانمائه وثلاثه وسبعين وصحيح مسلم رقم الحديث واحد وستون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 من الفقر অর্থ হে আল্লাহ আপনি আকাশসমূহের প্রতিপালক জমিনের প্রতিপালক এবং প্রতিটি বস্তুর প্রতিপালক আপনি সকল প্রকার শস্য দানা ও আঠির উৎপাদনকারী আপনি তাওরাত ইঞ্জিল এবং মহাগ্রন্থ কোরআন অবতীর্ণকারী আমি আপনারই স্মরণ নিচ্ছি ওই সমস্ত প্রতিটি জীবের অমঙ্গল হতে যে সমস্ত জীবের নিয়ন্তা কেবল আপনারই হাতে রয়েছে আপনি সর্বপ্রথম অস্তিত্বশীল সুতরাং আপনার পূর্বে কোনো বস্তু ছিল না আপনি সর্বশেষ অস্তিত্বশীল সুতরাং আপনার পরে কোনো বস্তু থাকবে না আপনি জয়ী প্রক্রমশালী সুতরাং আপনার ঊর্ধ্বে কোনো বস্তু নেই আপনি সকল জ্ঞানের আধার সুতরাং আপনার নিকটে কোনো বস্তু গুপ্ত নয় আপনি আমাকে ঋণ মুক্ত এবং অভাবমুক্ত করুন সুনান ইবন মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো তিয়াত্তর এবং শাহি মুসলিম হাদিস নম্বর একষট্টি হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার সাতশো তেরো তবে হাদিসের শব্দগুলি সুনান এবং মাজা থেকে নেওয়া হয়েছে আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু হরেরা আব্দুর রহমান বিন সাখার আদাউসি ইয়ামানি তিনি আল্লাহর রাসুলের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি তার কুনিয়াত ডাকনাম আবু হরেরা হিসেবে বিখ্যাত এর কারণ হল তিনি বিড়াল নিয়ে খেলা করতেন ও কতকগুলি মানুষের ছাগল চড়াতেন সপ্তম হিজড়িতে খাইবার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন অতপর তিনি চার বছর পর্যন্ত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সান্নিধ্যে অতিবাহিত করেন তাই আল্লাহর রাসুল যেখানে অবস্থান করতেন তিনিও সেখানে থাকতেন আবু হরে রদি আল্লাহ তালা আনহ হাদিসের জ্ঞান লাভ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অসাধারণ চেষ্টা চালিয়েছিলেন এই কারণে তিনি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে প্রচুর জ্ঞান অর্জন করে সাহাবিগণের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবির উপাধি লাভ করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি সন সাতান্ন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার প্রসিদ্ধ কবরস্থান আল বাকিতে তাঁকে দাফন করা হয় রাজিয়াল্লাহ তালান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সুমহান আল্লাহর প্রতি এই বলে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য যেই তিনি কেবলমাত্র সর্বপ্রথম ও সর্বশেষ অস্তিত্বশীল তিনি জয়ী পরাক্রমশালী এবং তিনি সকল জ্ঞানের আধার এই হাদিসের আল আউ্বাল শব্দটির অর্থ হল সর্বপ্রথম অস্তিত্বশীল এবং এর ভাবার্থ হল যে তিনি আল্লাহ তিনি অনাদি তাই তার আদি নেই সুতরাং তার পূর্বে কোনো বস্তু ছিল না অতএব শুধুমাত্র আল্লাহই ছিলেন অন্য কিছুই ছিল না এই হাদিসের আল আখের শব্দটির অর্থ হল সর্বশেষ অস্তিত্বশীল এবং এর ভাবার্থ হল তিনি আল্লাহ তিনি অনন্ত সবকিছুই শেষ হয়ে যাবে কিন্তু তিনি অন্তহীন চিরস্থায়ী তাই তারপরে কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না এই হাদিসের আদাহের শব্দটির অর্থ হল জয়ী পরাক্রমশালী এবং এর ভাবার্থ হল তিনি আল্লাহ তিনি জয়ী পরাক্রমশালী তাই তিনি সৃষ্টিকুলের ঊর্ধ্বে সুতরাং তার ঊর্ধ্বে কোনো বস্তু নেই উল্লেখিত হাদিসের আল বাতেন শব্দটির অর্থ হল সকল জ্ঞানের আধার এবং এর ভাবার্থ হল আল্লাহ ব্যতীত সার্বিক নিয়ন্ত্রণ ও পরিচালন ক্রিয়া সম্পাদন করার কেউ নেই আল্লাহ ব্যতীত কেউ স্বয়ম্ভর নয় এবং আল্লাহর নিকটে কোনো কিছু লুকায়িত বা গোপন নয় সুতরাং তিনি সকল বিষয়ে অবগত দুই পবিত্র কোরআন ও সঠিক হাদিসে আল্লাহর গুণাবলীর কথা যেভাবে উল্লিখিত হয়েছে সেগুলি সেইভাবেই সাব্যস্ত করা আবশ্যক তবে হ্যাঁ সেগুলির অনারবী ভাষায় ভাবার্থ প্রকাশ করা নিষিদ্ধ বা অবৈধ নয় বোঝানোর ও ব্যাখ্যা করে বিশদ বিবরণ দানের উদ্দেশ্যে তিন এই হাদিসটি মুখস্থ করা উচিত এবং ঘুম যাওয়ার পূর্বে এই দুয়াটি সযত্নে পাঠ করা দরকার চার এই হাদিসটি প্রমাণ করে যে সুমহান আল্লাহই কেবলমাত্র সব জগতের প্রতিপালক সুতরাং সৃষ্টি জগতের প্রতিটি বস্তুর প্রতিপালক কেবলমাত্র সুমহন সুমহান পবিত্র আল্লাহ হাদিস নম্বর তিন عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا الدعاء صحيح مسلم رقم الحديث مئتان وخمسه عشر بين قوسين اربعمائه واثنين وثمانين আবু হুরেরা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিশ্চয় বলেছেন মানুষ সিজদা অবস্থায় তার প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়ে যায় অতএব এই অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করবে শাহী মুসলিম হাদিস নম্বর দুইশো পনেরো হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো বিরাশি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় সিজদা অবস্থায় বেশি বেশি দোয়া করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই সুমহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হল নামাজ কেননা নামাজের সঙ্গে তো সিজদা সংশ্লিষ্ট তিন পবিত্র কোরআন ও সঠিক হাদিসের মধ্যে যেসব দোয়া উল্লিখিত রয়েছে সেই সব দোয়াগুলি পাঠ করার প্রতি আগ্রহাম্বিত হওয়া উচিত চার নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يشكر الناس لا يشكر الله جامع الترمذي رقم الحديث الف وتسعمائه واربعه وخمسين وسنن ابي داود رقم الحديث اربعه الاف وثمانمائه واحدى عشر واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن صحيح وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح এর অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপকার প্রাপ্ত ব্যক্তি উপকারকের উপকার মনে রেখে যদি তার কৃতজ্ঞতা স্বীকার না করে তাহলে সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না জামে তিরমিদি হাদিস নম্বর এক হাজার নশো চুয়ান্ন এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো এগারো ইমাম তিরমিদি হাদিসটিকে হাসান সহি বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক উপকার প্রাপ্ত ব্যক্তিকে উপকারকের কৃতজ্ঞতা স্বীকার করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই এই হাদিসটি সেই উপকার প্রাপ্ত ব্যক্তিকে কালিমাময় ও নিন্দনীয় বলে গণ্য করে যে ব্যক্তি উপকারকের কৃতজ্ঞতা স্বীকার করে না তিন সুমহান আল্লাহ সেই ব্যক্তির কৃতজ্ঞতা জ্ঞাপন কবুল করেন না যে ব্যক্তি তার উপকারক গণের কৃতজ্ঞতা স্বীকার করে না চার উপকারকগণের কৃতজ্ঞতা স্বীকার করার কতকগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে হল উপকার প্রাপ্ত ব্যক্তি তার উপকারক গণের জন্য মঙ্গলদায়ক দোয়া করবে তাদের প্রশংসা করবে তাদের সাথে উত্তম পন্থায় কথা বলবে এবং তাদের সঙ্গে আচার আচরণ ভালো রাখবে হাদিস নম্বর পাঁচ عن ابي سعيد الخدري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قال رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا وجبت له الجنه سنن ابي داود رقم الحديث الف وخمسمائه وتسعه وعشرين وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح আবু সাইদ আল খুদ্রি রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত যে নিশ্চয় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই জিকির বা দোয়াটি পাঠ করবে রদিত বিল্লাহি রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন রাসুলা অর্থ প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি রাসুল হিসেবে মুহাম্মাদের প্রতি এবং ধর্ম হিসেবে ইসলামের প্রতি আমি সন্তুষ্ট রয়েছি তার জন্য জান্নাত লাভ অপরিহার্য হয়ে যাবে সুনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো উনত্রিশ আল্লামা মুহাম্মদ নাসির নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু সাইদ আল খুদ্রি সাদ বিন মালিক বিন সিনান আল খাজরাজি আল আনসারি তিনি একজন মহাবিখ্যাত সাহাবি খন্দকের যুদ্ধে তিনি সর্বপ্রথমে অংশগ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাথে তিনি বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হাদিস গ্রন্থে তার কাছ থেকে বর্ণিত এক হাজার একশো সত্তরটি হাদিস পাওয়া যায় আবু সাইদ আল খুদ্রি রদি আল্লাহ তালানহ মদিনাই সন চুয়াত্তর হিজড়িতে ছিয়াশি বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে তাকে আল বাকি কবরস্থানে দাফন করা হয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসটি রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামে দিনা অবি মোহাম্মদিন রাসুলা এই জিকির বা দুয়াটি পাঠ করার প্রতি উৎসাহ প্রদান করে দুই যে ব্যক্তি সুখময় জীবন লাভ করার ইচ্ছা করবে সে ব্যক্তির জন্য প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি রাসুল হিসেবে মোহাম্মদের প্রতি এবং ধর্ম হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট হওয়া অপরিহার্য তিন এই হাদিসটির দ্বারা এই জিকির রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামে দিনা অবি মোহাম্মদিন রাসুলা এর অতি গুরুত্বপূর্ণ মর্যাদা সাব্যস্ত করা হয় কেননা এই জিকিরের দ্বারা সুমহান আল্লাহর তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠিত করা হয় তার উপর ভরসা রাখার কথা ঘোষণা করা হয় সুমহান আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলামের শিক্ষার প্রতি বশ্যতা স্বীকার করা হয় এবং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যের স্বীকৃতি প্রদান করাও হয় ছয় নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله ليرضى عن العبد ان ياكل الاكله فيحمده عليها او يشرب الشربه فيحمده عليها صحيح مسلم رقم الحديث تسعه وثمانون بين قوسين الفين وسبعمائه واربعه وثلاثين আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকেন যে ব্যক্তি খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিংবা পানীয় দ্রব্য পান করে বলে আলহামদুলিল্লাহ সহি মুসলিম হাদিস নম্বর উননব্বই হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার সাতশো চৌত্রিশ নম্বর এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু হামজা আনাস বিন মালিক আল আনসারি রাজি আল্লাহ তালন একজন বিশিষ্ট সাহাবি হিজরতের দশ বছর পূর্বে মদিনাতে তাঁর জন্ম হয় ছোটকালে নাবালক অবস্থাতেই তিনি ইসলাম গ্রহণ করেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সান্নিধ্যে ধারাবাহিকভাবে দশ বছর যাবৎ তার সেবায় রত থেকে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের খাদেম সেবক হিসাবে তিনি সর্বোত্তম উপাধি লাভ করেন এবং আল্লাহর রসুলের মৃত্যু পর্যন্ত তিনি তার খেদমতে রত থাকেন অতপর দামেশকে চলে যান সেখান থেকে বসরায় গমন করেন তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো পঁচাশিটি তিনি বসরা শহরে একশত বা তারও অধিক বয়স প্রাপ্ত হয়ে সন তিরানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেন রবি আল্লাহ তালা এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক খাদ্যদ্রব্য এবং পানীয় দ্রব্য আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামতটি স্বীকার করা অপরিহার্য সুতরাং এই নিয়ামতটি ভোগ করার পর আল্লাহর প্রশংসা করা উচিত কেননা তিনিই তো মানুষের জন্য এই খাদ্যদ্রব্য এবং এই পানীয় দ্রব্য সহজলভ্য করে দিয়েছেন দুই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করার ইচ্ছা করবে সে ব্যক্তির প্রতি সুমহান আল্লাহর নিয়ামত ভোগ করার পর তার কৃতজ্ঞতা প্রকাশ করা অপরিহার্য হয়ে যাবে তিন ভোজ্য দ্রব্য আহার কিংবা তরল দ্রব্য পান করার পর মুসলিম ব্যক্তির জন্য এই দুয়াটি পাঠ করা উচিত আলহামদুলিল্লাহ কেসিরা আবার বলি আলহামদুলিল্লাহ কেসিরম তৈবান মুবারাকান ফি গৈরা ইন ওয়ালা ইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা বুখারি শরীফের হাদিস নম্বর পাঁচ হাজার চারশো আটান্ন অর্থ অসংখ্য উত্তম ও কল্যাণবান প্রশংসা আল্লাহর জন্য সুতরাং হে আমাদের প্রতিপালক আমি আপনি ব্যতীত অন্যের সাহায্য প্রত্যাশী নই তাই আমি আপনার নিয়ামত হতে অমুখাপেক্ষী হতে পারি না আপনার নিয়ামত বর্জনকারী হতে পারি না এবং আপনার নিয়ামত হতে বিমুখও হতে পারি না বুখারি শরীফের হাদিস বললাম যে পাঁচ হাজার চারশো অষ্টআশি কিংবা এই হাদিসটিও পাঠ করা যেতে পারে কিংবা এই দুয়াটিও পাঠ করা যেতে পারে আলহামদুলিল্লাহ আত আমা ও জে আল আলাহ মখরাজা অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি খাদ্যদ্রব্য ও পানীয় দ্রব্য দান করেছেন এবং তা গলাধকরণ করিয়াছেন অতপর সেগুলি বের হওয়ার পথও করে দিয়েছেন সোনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো একান্ন আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন সাত নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحلفوا بابائكم ولا بامهاتكم ولا بالانداد ولا تحلفوا الا بالله ولا تحلفوا بالله الا وانتم صادقون سنن ابي داود رقم الحديث ثلاثة آلاف ومئتين وثمانية وأربعين وسنن النسائي رقم الحديث ثلاثة آلاف وسبعمائة وتسعة وستين واللفظ لأبي داود قال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পিতৃপুরুষগণ মাতৃগণ আল্লাহর তথাকথিত সমকক্ষগণের নামে শপথ করবে না এবং তোমরা আল্লাহ ছাড়া অন্য কিছুর নামেও শপথ করবে না আর তোমরা আল্লাহর নামে শপথ করলে সত্য শপথ করবে সোনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার দুশো আটচল্লিশ এবং সোনান নাসাই হাদিস নম্বর তিন হাজার সাতশো উনসত্তর তবে হাদিসের শব্দগুলি সোনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল বানী হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক শির্ক মুক্ত একত্ববাদের সাত্ত্বিক তৌহিদের আকিদা বা ধর্মমত রক্ষণাবেক্ষণের প্রতি এই হাদিস হাদিসটি উৎসাহ প্রদান করে দুই সুমহান আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা হতে এবং মিথ্যা শপথ শপথ করা হতে এই হাদিসটি সতর্ক করে তিন সকল কর্মে এবং সব অবস্থায় আল্লাহর সাথে মানুষের সত্যবাদী হওয়া আবশ্যক حديث نمبر 8 عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الأذان والإقامة جامع الترمذي رقم الحديث مئتان عشر سنن أبي داود رقم الحديث خمسمائة وواحد وعشرين واللفظ للترمذي قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দুয়া প্রত্যাখ্যাত হয় না জামে তিরমিজি হাদিস নম্বর দুইশো বারো এবং সোনান আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো একুশ তবে হাদিসের শব্দগুলি আমি তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সাহি বলেছেন এবং আল্লামা মোহাম্মদ উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দুয়া করার জন্য আগ্রহাম্বিত করা উচিত আগ্রহাম্বিত হওয়া উচিত তিন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া যদি দোয়ার আদব কায়দা নিয়ম প্রণালী মাফিক হয় তাহলে সেই দোয়া কবুল হয়ে যায় নয় নম্বর হাদিসা عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يغار وان المؤمن يغار وغيره الله ان ياتي المؤمن ما حرم عليه صحيح مسلم رقم الحديث سته وثلاثون بين قوسين الفان وسبعمائه وواحد وستين وصحيح البخاري رقم الحديث خمسه الاف ومائتين وثلاثه وعشرين واللفظ لمسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ নিন্দনীয় কর্মকে তীব্র ক্রোধের সহিত ঘৃণা করে ঈর্ষাম্বিত হন আর ইমানদার মুসলিম ব্যক্তিও নিন্দনীয় কর্মকে তীব্র ক্রোধের সহিত ঘৃণা করে ঈর্ষাম্বিত হয় এবং ইমানদার মুসলিম ব্যক্তির নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়ার সময় আল্লাহ তীব্র ক্রোধের সহিত তাকে ঘৃণা করে ঈর্ষাম্বিত হয়ে থাকেন সহি মুসলিম হাদিস নম্বর ছত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার সাতশো একষট্টি এবং সহি বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার দুশো তেইশ তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল গাইরাহ অর্থ নিন্দনীয় কাজের জন্য তীব্র ক্রোধের সহিত ঘৃণা প্রকাশ করে ঈর্ষাপরায়ণ হওয়া বিষয়টি সুমহান আল্লাহ বিষয়টি সুমহা বিষয়টি সুমহান আল্লাহর একটি ক্রিয়াবাচক বিশেষণ এই বিশেষণটি আল্লাহর মহাত্মের উপযোগী হিসেবে তার সাথে জড়িত বা সম্পৃক্ত তাই আল্লাহ কুফরি শির্ক পাপাচার এবং অবাধ্যতাকে পছন্দ করেন না দুই আল গাইরাহ শব্দটি যখন আল্লাহর সাথে জড়িত বা সম্পৃক্ত হবে তখন তার অর্থ হবে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনের কারণে আল্লাহর তীব্র ক্রোধ ও ঘৃণার সহিত তীব্র ঈর্ষাপরায়ণ হওয়া তিন আল গাইরা শব্দটি যখন কোনো মানুষের সঙ্গে বা সাথে জড়িত বা সম্পৃক্ত হবে তখন তার অর্থ হবে কোনো মানুষের বিশেষ অধিকারে অন্যের অংশগ্রহণের কারণে রাগে ক্ষিপ্ত হওয়া চার নিশ্চয় সুমহান আল্লাহ গর্হিত বা নিন্দনীয় কর্মকে তীব্র ক্রোধের সহিত ঘৃণা করে ঈর্ষাম্বিত হন আর ইমানদার মুসলিম ব্যক্তিও নিন্দনীয় কর্মকে তীব্র ক্রোধের সহিত ঘৃণা করে ঈর্ষাম্বিত হয় তবে কোনো মানুষের ঈর্ষাম্বিত হওয়া সুমহান আল্লাহর ঈর্ষাম্বিত হওয়ার সমকক্ষ নয় কেননা আল্লাহর ঈর্ষাম্বিত হওয়ার বিষয়টি হল অতি কঠোর আল্লাহর ঈর্ষাম্বিত হওয়ার বিষয়টি হল অতীব কঠোর এবং অতীব দৃঢ় দশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج جامع الترمذي رقم الحديث الفان واربعه وسنن ابن ماجه رقم الحديث اربعه الاف ومئتين وسته واربعين واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه صحيح غريب وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه حسن আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন বস্তুটি অধিকাংশ মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে তিনি উত্তরে বলেন ভক্তি সহকারে আল্লাহর ভয় এবং সৃষ্টি জগতের সঙ্গে ভালো আচরণ এবং তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে কোন বস্তুটি অধিকাংশ মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তিনি উত্তরে বললেন মুখ এবং লজ্জাস্থান জামে তিরমিজি হাদিস নম্বর দু এবং সোনান ইবনু মাজা হাদিস নম্বর চার হাজার দুশো ছিচল্লিশ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে সোহে গরিব বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ভক্তি সহকারে আল্লাহর ভয় এবং সৃষ্টি জগতের সঙ্গে ভালো আচরণ এই দুইটি বিষয় দুনিয়া এবং পরকালে সুখ লাভের মূল উপায় কেননা তাকুয়াল্লাহ ভক্তি সহকারে আল্লাহর ভয় বলা হল সুমহান সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার নাম এবং হসনুল খোলক ভালো আচরণ বলা হল সৃষ্টি জগতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার নাম দুই জান্নাত হল পরকালে প্রকৃত মুসলিম নারী পুরুষগণের সুখ ভোগ করার পবিত্র ধাম তিন ইসলাম ধর্মের পন্থা ব্যতীত মুখ এবং লজ্জাস্থানের অনুসরণ হল দুনিয়া এবং পরকালে কষ্টদায়ক জীবন লাভের মূল উপায় চার মুখ ও লজ্জাস্থান হারাম অবৈধ বস্তু থেকে রক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য বিষয় এগারো নম্বর হাদিস এর অর্থ عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا صحيح البخاري رقم الحديث ثمانون وصحيح مسلم رقم الحديث ثمانيه بين قوسين الفان وستمائه وواحد وسبعين واللفظ للبخاري আনাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে নিশ্চয় একটি নিদর্শন হলো এই যে ইসলাম ধর্মের জ্ঞান লুপ্ত হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে ব্যাপক হারে মদ পান করা হবে এবং ব্যভিচার প্রসার পাবে সহি বুখারি হাদিস নম্বর আশি এবং সহি মুসলিম হাদিস নম্বর আট হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার ছশো একাত্তর নম্বর হাদিস তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলামের জ্ঞান প্রচার করার প্রতি ইসলাম ধর্ম উৎসাহ প্রদান করে এবং অজ্ঞতা ও তার কারণগুলির অপসারণ করার প্রতিও ইসলাম ধর্ম উৎসাহ প্রদান করে কেননা ইসলাম ধর্ম তার জ্ঞান প্রচার এবং তার প্রতি চেতনা সৃষ্টি করা ছাড়া টিকে থাকতে পারে না দুই পৃথিবী ধ্বংস ও বিলুপ্ত হওয়ার একটি কারণ হল ধর্মীয় সামাজিক ও চারিত্রিক ক্ষেত্রে বড় দুর্নীতি বিস্তৃত হওয়া তিন ইসলাম ধর্মের জ্ঞান ও জ্ঞানীগণের শ্রদ্ধা করা আবশ্যক কেননা পৃথিবী অক্ষত অবস্থায় টিকে থাকার বিষয়টি ইসলাম ধর্মের জ্ঞান ও জ্ঞানীগণের টিকে থাকার উপর নির্ভরশীল হাদিস নম্বর বারো عن عقبه بن عامر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اياكم والدخول على النساء فقال رجل من الانصار يا رسول الله افرايت الحمو قال الحمو الموت صحيح البخاري رقم الحديث خمسه الاف ومئتين واثنين وثلاثين وايضا صحيح مسلم رقم الحديث عشرون بين قوسين ألفان ومئة واثنين وسبعين ওকবা বিন আমের রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদের কাছে প্রবেশ করবে না একজন আনসারি সাহাবি জিজ্ঞেস করে বললেন হে আল্লাহর রাসুল আপনি আমাকে আল হামু সম্পর্কে বলুন কি করা যায় তিনি উত্তরে বললেন আল হামু হল মরণ সহি বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো বত্রিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর কুড়ি হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় ওকবা বিন আমের বিন আবস আল জুহানি একজন বিশিষ্ট সম্মানিত সাহাবি তিনি সাহাবিগণের মধ্যে মর্যাদা সম্পন্ন কারি ফিখ শাস্ত্রবিদ আইন শাস্ত্রের জ্ঞানী ফারাইজের সম্পত্তির অংশবন্টনের বিদ্যান এবং বিখ্যাত বিখ্যাত বিখ্যাত বাচনভঙ্গি বিশিষ্ট কবি ও ইসলামী বিজয়ের সেনাপতি ছিলেন ওকবা কোরআন তিলাওতে সর্বোত্তম কণ্ঠসুরের কারী ছিলেন তার কোরআন তিলাওত শুনে সাহাবিগণের হৃদয় মুগ্ধ হয়ে যেত ও তাদের অন্তর অন্তরে বিনয় নম্রতা সৃষ্টি হতো এবং আল্লাহর ভক্তিভরা ভয়ে তাদের চোখ থেকে অশ্রু উদ্বেলিত হতো তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সর্বপ্রথমে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর আরও সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মিশর বিজয়ের সেনাবাহিনীর একজন নেতা ছিলেন তাই আমিরুল মুসলিমিন মোয়াবিয়া রদিয়াল্লাহ তালানহ তার এই কৃতিত্বের পুরস্কার হিসেবে তাকে তিন বছরের জন্য মিশরের আমির নিযুক্ত করেছিলেন অতপর তাকে গ্রিস দেশের ভূমধ্য সাগরের রোডস দ্বীপ জয় করার উদ্দেশ্যে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা পঞ্চান্নটি তিনি সন আটান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন এবং মিশরের বিখ্যাত রাজধানী কায়রো শহরে তাকে দাফন করা হয় রদিয়াল্লাহ তালান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম ধর্ম মাহারাম ব্যক্তি ব্যতীত অন্য কোনো লোকের সাথে কোনো মহিলার নিরিবিলিতে অবস্থান করার বিষয়টিকে অবৈধ বলে ঘোষণা করে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মহিলার মাহারাম বলা হয় ওই সকল পুরুষ মানুষকে যে সকল পুরুষ মানুষের সাথে তার বিবাহ চিরকালের জন্য হারাম বা অবৈধ দুই এই হাদিসটি পরিবারের বিশুদ্ধতা নিয়ন্ত্রণে রাখার প্রতি উৎসাহ প্রদান করে যাতে পরিবারের মধ্যে বিরাজমান হয় উত্তম চরিত্র নিরাপত্তা ও সকল প্রকারের সুখ এবং পরিবারের বিশুদ্ধতাকে যেন কোনো প্রকারের অবৈধ সম্পর্ক বিনষ্ট করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা উচিত কেননা এই অবৈধ সম্পর্ক গড়ে উঠলে পবিত্র পরিবারের মধ্যে সৃষ্টি হয় বিভিন্ন প্রকার রোগ সংঘাত হত্যা এবং ধ্বংসের কারণ তিন এখানে আল হামু বলা হয় স্বামীর পিতাগণ ও পুত্রগণ ব্যতীত তার আত্মীয় স্বজনকে দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যেমন স্বামীর সহদর ভাই ভাতিজা বা ভাইয়ের ছেলে চাচা কিংবা পিতৃব্য চাচাতো ভাই এবং এদের সমকক্ষ অন্যান্য এমন আত্মীয় স্বজন যারা মহিলাগণের মাহারামের আওতায় পড়ছে না তেরো নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سال الله الجنه ثلاث مرات قالت الجنه اللهم ادخله الجنه ومن استجار من النار ثلاث مرات قالت النار اللهم اجره من النار سنن النسائي رقم الحديث خمسه الاف وخمسمائه وواحد وعشرين وايضا سنن ابن ماجه رقم الحديث أربعة آلاف ومائتين وأربعين قال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত লাভের উদ্দেশ্যে তিনবার জান্নাত প্রার্থনা করবে সে ব্যক্তির জন্য জান্নাত বলবে হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাত প্রদান করুন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান নামের আগুন হতে মুক্তি লাভের উদ্দেশ্যে তিনবার মুক্তি প্রার্থনা করবে সে ব্যক্তির জন্য জাহান নামের আগুন বলবে হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জাহান নামের আগুন হতে মুক্তি দান করুন সুনান নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো একুশ এবং সোনান ইবনু মাজা হাদিস নম্বর চার হাজার তিনশো চল্লিশ আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক জান্নাত লাভের উদ্দেশ্যে এবং জাহান্নামের আগুন হতে মুক্তি লাভের উদ্দেশ্যে বেশি বেশি প্রার্থনা করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই পরকাল জান্নাত এবং জাহান্নামের ইসলামী মতবাদ অথবা আকিদাটির প্রতি ইমান স্থাপন করার বিষয়টি অপরিহার্য তিন পরকালে কল্যাণময় জীবনের জন্য জান্নাত লাভের উদ্দেশ্যে এবং জাহান্নামের আগুন হতে মুক্তি লাভের উদ্দেশ্যে ইসলাম ধর্মের নির্দিষ্ট কতকগুলি আধ্যাত্মিক বিষয় ও বাহ্যিক বিধিবিধান মেনে চলা আবশ্যকীয় বিষয় চোদ্দ নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم غرس غرسا فاكل منه انسان او دابه الا كان له صدقه صحيح البخاري رقم الحديث سته الاف واثني عشر وصحيح مسلم رقم الحديث اثنا عشر بين قوسين ألف وخمسمائة وثلاثة وخمسين واللفظ للبخاري আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো প্রকার উদ্ভিদের চাষাবাদ করবে তখন তাতে থেকে কোনো মানুষ অথবা কোনো পশু যা কিছু খাবে কিংবা ভক্ষণ করবে সবকিছুই তার পক্ষ থেকে সাদাকা বা বদান্যতার মধ্যে গণ্য করা হবে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার বারো এবং সহি মুসলিম হাদিস নম্বর বারো হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার পাঁচশো তিপ্পান্ন তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি কৃষিকর্মের এবং চাষাবাদের মর্যাদা বর্ণনা করে দুই মানুষ কৃষিপণ্য ছাড়া এই পৃথিবীতে জীবন যাপন করতে পারে না তিন মানুষের জন্য কৃষিকর্মের এবং চাষাবাদের প্রতি বড় গুরুত্ব দেওয়া অপরিহার্য তাই উর্বর শস্যক্ষেত্র চাষাবাদ ছাড়া ফেলে রাখা বৈধ নয় কেননা এই চাষাবাদই হল জীবিকার উৎস এর দ্বারাই বিভিন্ন প্রকার ফল শস্য উদ্ভিদ তৃণ এবং ফসল উৎপাদন করা হয় পনেরো নম্বর হাদিস عن ابي مسعود البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاه الرجل حتى يقيم ظهره في الركوع والسجود سنن أبي داود رقم الحديث ثمانمائة وخمسة وخمسين وجامع الترمذي رقم الحديث مئتان وخمسة وستون واللفظ لأبي داود قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح أبو مسعود আল বাদরি রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো মানুষের নামাজ যথোচিত বলে গণ্য করা হবে না যতক্ষণ পর্যন্ত সে তার পৃষ্ঠদেশ রুকু এবং সিজদার অবস্থায় সঠিক পদ্ধতিতে সোজাভাবে স্থাপন না করবে সোনান আবু দাওদ হাদিস নম্বর আটশো পঞ্চান্ন এবং জামে তিরমিজি হাদিস নম্বর দুইশো পঁয়ষট্টি তবে হাদিসের শব্দগুলি সোনান আবু দাওদ থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহী বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু মাসুদ ওকবা বিন আমর আল আনসারি রদি আল্লাহ তালা আনহ একজন অন্যতম বিশিষ্ট সাহাবি তিনি আকাবার দ্বিতীয় ব্যয়াত আনুগত্যের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সর্বপ্রথমে অহুদের যুদ্ধের অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তিনি আরও সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি কুফা শহরে চলে যান এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন তাই আমিরুল মোমেনিন আলী রাজি আল্লাহ তালানহা যখন সিফিন অভিমুখে যাত্রা করেছিলেন এবং সিফিন যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন তাকে কুফা শহরের আমির নিযুক্ত করেছিলেন আমির নিযুক্ত করেছিলেন হাদিস গ্রন্থে তার বর্ণিত হাদিসের সংখ্যা হল একশো দুইটি তিনি মদিনাতে একচল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ তালা আনহ এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম ধর্মের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ তাই নামাজের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির একটি বিশেষ দায়িত্ব অতএব নামাজ আদায়ের সময় নামাজে বিনয় নম্রতা নিষ্ঠা স্থিরতা বজায় রাখা উচিত নামাজ দুই নামাজ যেন সঠিক পদ্ধতিতে আদায় হয় তার জন্য প্রতিটি মুসলিম ব্যক্তির নামাজের নিয়ম পদ্ধতির জ্ঞান অর্জন করা অপরিহার্য তিন প্রত্যেক মুসলিম ব্যক্তির নামাজের গুরুত্বপূর্ণ যত্ন নেওয়া অত্যাবশ্যক যাতে প্রত্যেকেই নামাজ পড়ার বিষয়ে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের উপদেশের অনুসরণ করতে পারে এবং তাতে যেন অস্থিরতা থেকে নিজেকে বিরত রাখতে পারে হাদিস নম্বর ষোলো عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الله تجاوز عن امتي ما حدثت به انفسها ما لم تعمل او تتكلم صحيح البخاري رقم الحديث خمسه الاف ومئتين وتسعه وستين وصحيح مسلم رقم الحديث مئتان وواحد بين قوسين مئه وسبعه وعشرون واللفظ للبخاري ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আমার উম্মতের অন্তরের অস্থির কুচিন্তার অনুকূলে কোনো কথা কিংবা কর্ম সম্পাদন না করলে সেই অস্থির কুচিন্তার পাপ সুমহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো উনসত্তর এবং সহি মুসলিম হাদিস নম্বর দুইশো এক হাইফেন ব্র্যাকেটের মধ্যে একশো সাতাইশ তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইমানদার মুসলিমগণের প্রতি সুমহান আল্লাহ অনুগ্রহ করেছেন তাই তিনি তাদের অন্তরে দৃঢ় সংকল্প ও কর্ম সম্পাদন করার অভিপ্রায় ছাড়া যে সমস্ত অস্থির কুচিন কুচিন্তা জেগে উঠে সেগুলিকে ক্ষমা করে দিয়েছেন দুই যে ব্যক্তি কোনো পাপে লিপ্ত হওয়ার ইচ্ছায় দৃঢ় সংকল্প করে ফেলেছে এবং সেই ইচ্ছার অনুকূলে কোনো কথা কিংবা কর্ম সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে সেই ব্যক্তি পাপি বলেই গণ্য করা হবে যদিও সে উক্ত পাপে লিপ্ত হওয়ার সুযোগ পায়নি তিন যে সমস্ত অস্থির কুচিন্তা অন্তরে যে উঠে ও তার অনুকূলে কোনো কথা কিংবা কর্ম সম্পাদন করার দৃঢ় সংকল্প এবং পরিকল্পনা করা হয় ও সিদ্ধান্ত নেওয়া হয় সেই সমস্ত অস্থির কুচিন্তা পাপ বলেই গণ্য করা হবে যদিও সেগুলি দেহের ক্রিয়া হিসেবে প্রকাশ পায়নি সতেরো নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تورد الممرض على المصح صحيح البخاري رقم الحديث خمسه الاف وسبعمائه واربعه وسبعين وصحيح مسلم رقم الحديث مئه وخمسه بين قوسين الفان ومئتين وواحد وعشرين واللفظ للبخاري আবু হুরেরা রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের অসুস্থকে সুস্থদের মধ্যে রাখবে না বোখারি শরীফ হাদিস নম্বর শাহি বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো চুয়াত্তর এবং শাহি মুসলিম হাদিস নম্বর একশো পাঁচ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার দুশো একুশ তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক রোগ ছড়িয়ে না পড়ার জন্য প্রতিরোধমূলক সুব্যবস্থা গ্রহণের অন্তর্গত বিষয় হল রোগের স্থান এবং রোগীর সংস্পর্শ থেকে সুস্থ ব্যক্তির দূরে থাকা উচিত এই বিষয়ের বৈধতার কথা এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় দুই প্রতিটি ইমানদার মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন নিজের নিরাপত্তা ও সুস্থতা বজায় রাখার জন্য সুব্যবস্থা গ্রহণ করে এবং সমস্ত ক্ষতিকর বস্তু থেকে নিজেকে রক্ষা করে তিন মানসিক এবং শারীরিক ব্যথা ও রোগ থেকে রক্ষার উদ্দেশ্যে সকল প্রকার প্রতিরোধমূলক সুব্যবস্থা গ্রহণ করা আল্লাহর উপর ভরসা রাখার অন্তর্গত চার রোগীদের সংস্পর্শের দ্বারা এক দেহ থেকে অন্য দেহে রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রোগমুক্ত সুস্থ ব্যক্তিগণকে রোগীদের সংস্পর্শে অথবা সংমিশ্রণে না রাখা উত্তম আঠারো নম্বর হাদিস এর অর্থ عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه وانا اول من يقرع باب الجنه صحيح مسلم رقم الحديث ثلاثمائه وواحد وثلاثون بين قوسين مئه وسته وتسعين رقم الحديث ثلاثمائة وواحد وثلاثين بين قوسين مئة وست وتسعين আনাস বিন মালিক রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সমস্ত নাবিগণের অনুগামীদের সংখ্যার চাইতে আমার অনুগামীদের সংখ্যা অনেক বেশি হবে এবং আমি সর্বপ্রথমে জান্নাতের দরজা ঠক ঠক করব সহি মুসলিম হাদিস নম্বর তিনশো একত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে একশো ছিয়ানব্বই এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বের বিবরণ প্রদান করে যেহেতু আল্লাহ তাকে কিয়ামতের দিন সমস্ত নাবিগণের অনুগামীদের সংখ্যার চাইতে তার অনুগামীদের সংখ্যা অনেক বেশি করেছেন এবং তাকেই সর্বপ্রথমে জান্নাতের দরজা ঠকঠক করার জন্য নির্ধারণ করেছেন প্রত্যেক মানুষের অত্যাবশ্যকীয় বিষয় হল আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ বিশ্বাস করা এবং তার প্রতি ইমান স্থাপন করা যেহেতু তিনি সারা বিশ্বের সকল জাতির মানব সমাজের জন্য প্রেরিত হয়েছেন যে ব্যক্তি পরকালে জান্নাত লাভ করার ইচ্ছা করবে তার প্রতি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগামী হওয়া অত্যাবশ্যকীয় বিষয় হয়ে যাবে উনিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الرحم شجنه من الرحمن فقال الله من وصلك وصلته ومن قطعك قطعته صحيح البخاري رقم الحديث خمسه الاف وتسعمائه وثمانيه وثمانين আবু হরেরা রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি নাবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার বন্ধন দয়াময় আল্লাহর অনুগ্রহের নিদর্শন তাই আল্লাহ আত্মীয়তার বন্ধনকে লক্ষ্য করে বলেছেন যে যে ব্যক্তি তোমার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে আমিও তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব এবং যে ব্যক্তি তোমার সঙ্গে সুসম্পর্কের বন্ধন ছিন্ন করবে আমিও তার সঙ্গে সুসম্পর্কের বন্ধন ছিন্ন করব সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নশো অষ্টআশি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আত্মীয়তার বন্ধন ছিন্ন করা একটি মহাপাপ এই মহাপাপ আত্মীয় স্বজনের সুসম্পর্ককে নষ্ট করে দেই ও তাদের মধ্যে সৃষ্টি করে শত্রুতা এবং হিংসা আর মানুষের মধ্যে পারিবারিক সংযোগকে কেটে টুকরো টুকরো করে ফেলে এবং অবিলম্বে আল্লাহর শাস্তিকে ডেকে নিয়ে আসে দুই আত্মীয় স্বজনের উপকার করার মাধ্যমে এবং তাদের কষ্টদায়ক বস্তু দূরী দূরীভূত করার মাধ্যমে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় রাখা প্রত্যেক মুসলিম ব্যক্তির অপরিহার্য কার্য তিন বংশগত আত্মীয় স্বজন হোক অথবা বৈবাহিক সম্বন্ধের আত্মীয় স্বজন হোক উভয় প্রকারের আত্মীয় স্বজনের সঙ্গে গভীর সুসম্পর্ক গড়ে তোলার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে বিশ নম্বর হাদিস عن سلمان بن عامر الضبي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقه على المسكين صدقه وعلى ذي القرابه اثنتان صدقه وصله سنن ابن ماجه رقم الحديث الف وثمانمائه واربعه واربعين قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح সালমান বিন আমের আদিব্বি থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন অভাবগ্রস্ত ব্যক্তিকে কোনো জিনিস সাদকা প্রদান করলে সেটা দানের আওতায় আবদ্ধ হয়ে থেকে যায় কিন্তু আত্মীয় স্বজনের কোনো ব্যক্তিকে কোনো জিনিস সাদকা প্রদান করলে সেটা শুধুমাত্র দানের আওতায় আবদ্ধ হয়ে থেকে যায় না বরং সেটা আত্মীয়তার বন্ধন বজায় রাখার গণ্ডিতেও সামিল হয়ে যায় সামিল হয়ে যায় সোনান ইবনু মাজা হাদিস নম্বর এক হাজার আটশো চুয়াল্লিশ আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আর আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় সালমান বিন আমের দিব্যি রদি আল্লাহ তালানহ একজন অন্যতম সাহাবি তার বর্ণিত হাদিসের সংখ্যা হল তেরোটি তিনি বাসরা শহরে চলে যান এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন রদি আল্লাহ তালানহ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক বংশগত আত্মীয় স্বজন হোক অথবা বৈবাহিক সম্বন্ধের আত্মীয় স্বজন হোক উভয় প্রকারের আত্মীয় স্বজনের লোকজনকে নানা রকম দান প্রদান করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই আত্মীয় স্বজনের লোকজনকে নানা রকম দান প্রদান করার মাধ্যমে আত্মীয়তার বন্ধন বজায় রাখা হয় এবং পরিবারের লোকজনের মধ্যে ভালোবাসার বন্ধনকে জোরদারও করা হয় তিন আত্মীয় স্বজনের লোকজনকে অথবা অন্যান্য লোকজনকে কোনো জিনিস দান প্রদান করার পর তাদেরকে সেই দান প্রদানকে লক্ষ্য করে খোঁটা দেওয়া থেকে বিরত থাকা অপরিহার্য একুশ নম্বর হাদিস عن انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبه الرجال صحيح البخاري رقم الحديث سته الاف وثلاثمائه وتسعه وستين وصحيح مسلم رقم الحديث خمسون بين قوسين الفان وسبعمائه وسته واللفظ للبخاري আনাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এই দুয়াটি বলতেন আল্লাহ মাইন্নি আউদ বিকামিন হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বখল ও দলাই দাইনি ও গালাবাতির রিজাল অর্থ হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে অক্ষমতা ও আলস্য থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ও ঋণ জালে জড়িয়ে পড়া থেকে এবং লোকের তীব্র চাপ থেকে সহি বুখারি হাতিস নম্বর ছয় হাজার তিনশো উনসত্তর এবং সহি মুসলিম হাদিস নম্বর পঞ্চাশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার সাতশো ছয় তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসের উল্লেখিত আটটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা প্রমাণ করে যে এই আটটি জিনিস মানুষের সুখের জীবনকে নষ্ট করে দেয় দুই এই হাদিসে পূর্বোক্ত আটটি জিনিসের বিবরণ উল্লিখিত হওয়ার কারণ হল এই যে এই আটটি জিনিস মানুষকে ইসলাম ধর্মীয় এবং পার্থিব জগতের অধিকার অর্জনে ও কর্তব্য সাধনে ব্যর্থ করে রাখে তিন প্রত্যেক মানুষের অত্যাবশ্যকীয় বিষয় হল নিজেকে অমঙ্গল এবং দুঃখজনক বস্তু থেকে রক্ষা করা বাইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاه احدكم اذا احدث حتى يتوضا صحيح البخاري رقم الحديث سته الاف وتسعمائه واربعه وخمسين وصحيح مسلم رقم الحديث اثنان بين قوسين مئتان وخمسه وعشرين واللفظ للبخاري বহরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তির অজু নষ্ট হয়ে গেলে সে অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার নশো চুয়ান্ন এবং সহি মুসলিম হাদিস নম্বর দুই হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুইশো পঁচিশ তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হচ্ছে যে পবিত্রতা ছাড়া নামাজ সঠিক বলে গণ্য করা হয় না দুই প্রতিটি ইমানদার মুসলিম ব্যক্তির অত্যাবশ্যকীয় বিষয় হল নামাজ আদায় করার জন্য পূর্ণভাবে পবিত্রতা অর্জন করা তিন সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করা যায় পবিত্র পানি অথবা পবিত্র মাটির দ্বারা عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل احد ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه صحيح البخاري رقم الحديث ثلاثه الاف وستمائه وثلاثه وسبعين وصحيح مسلم رقم الحديث مئتان واثنين وعشرين بين قوسين الفان وخمسمائه وواحد واربعين واللفظ للبخاري আবু সাঈদ আল খুদ্রি রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবিগণকে গালি দিও না কারণ তোমাদের মধ্যে থেকেই কোনো ব্যক্তি যদি ওহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে তবুও তাদের কারো মুদ আটশো বারো গ্রাম পয়েন্ট পাঁচ অথবা পাঁচশো দশ গ্রাম দ্রব্য ব্যয় করার সওয়াব পর্যন্ত পৌঁছতে পারবে না সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার ছশো তিয়াত্তর এবং সহি মুসলিম হাদিস নম্বর দুইশো বাইশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার পাঁচশো একচল্লিশ তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় হল এক এই হাদিসটির দ্বারা এই কথা প্রমাণিত হয় যে সাহাবিগণ রাদি আল্লাহ আনহুমের মহাসম্মান রক্ষা করা উচিত দুই আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের সাহাবিগণ রাদি আল্লাহ আনহুম এর প্রতি অপমানজনক কথা বলা অথবা কর্ম সম্পাদন করা অবৈধ তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী উম্মতের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ রদি আল্লাহ আনহুমের মর্যাদা অতি শ্রেষ্ঠ চব্বিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل جامع الترمذي رقم الحديث الفان وثلاثمائه وثمانيه وسبعين وسنن ابي داود رقم الحديث اربعه الاف وثمانمائه وثلاثه وثلاثين واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن غريب وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه حسن আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ স্বীয় বন্ধুর চারিত্রিক প্রভাবে প্রভাবান্বিত হয় সুতরাং তোমাদের মধ্যে হতে যে কোনো ব্যক্তি যেন বন্ধুত্ব স্থাপন করার পূর্বেই ভালোভাবে চিন্তা করে দেখে দেখে যে সে কোন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছে জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো আটাত্তর এবং সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো তেত্রিশ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে এমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা এই কথা প্রমাণিত হয় যে মানুষ স্বাভাবিকভাবে স্বীয় সামাজিক বন্ধু কিংবা অন্তরঙ্গ বন্ধুর ভালো ও মন্দ চারিত্রিক প্রভাবে প্রভাবান্বিত হয় দুই এই হাদিসটি ভালো লোকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এবং অনিষ্টকর লোকজনের সঙ্গে বন্ধুত্ব পরিত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান করে ভালো লোকজনের দ্বারা ধর্মীয় ও পার্থিব জগতের কাজে কল্যাণ এবং অনিষ্টকর লোকজনের দ্বারা অমঙ্গল সাধন হয় পঁচিশ নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله جامع الترمذي رقم الحديث ثلاثه الاف وثلاثمائه وثلاثه وثمانين وايضا سنن ابن ماجه رقم الحديث ثلاثة آلاف وثمانمائة قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن غريب وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه حسن জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য মাবুদ নেই এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জামে তিরমিদি হাদিস নম্বর তিন হাজার তিনশো তিরাশি এবং সুনান এবং মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো ইমাম তিরমিদি হাদিসটিকে হাসান গরিব বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় জাবির বিন আবদুল্লাহ আল আনসারি একজন বিখ্যাত সাহাবি তিনি তার পিতাসহ আকাবার রাতে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলেন এবং বায়াতে রিজওয়ানেও তিনি উপস্থিত ছিলেন তিনি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিগণের অন্তর্ভুক্ত তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে এক হাজার পাঁচশো চল্লিশটি তিনি সন তিয়াত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক যে ব্যক্তি তার প্রভু মহামহিমাম্বিত পরাক্রমশালী আল্লাহকে যত ভালোবাসবে সে ব্যক্তি তার প্রভু তথা বিশ্বজগতের প্রতিপালকের স্মরণে ততই মগ্ন থাকবে মহামহিমাম্বিত আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং তার কাছে প্রার্থনা করা তার নৈকট্য লাভের একটি মাধ্যম তিন এই পবিত্র ক্যালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের বা তৌহিদের ক্যালেমা এর সমতুল্য কোনো পবিত্র বাণী নেই তাই এই পবিত্র কালেমা তৈবাকে সর্বোত্তম জিকির বলা হয়েছে চার আল্লাহর মহা কৃতজ্ঞতা প্রকাশ এবং সুন্দর প্রশংসার বাণী হল আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাই এই বাণীকে সর্বোত্তম দুয়া বলা হয়েছে ছাব্বিশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا نقول التحيه في الصلاه ونسمي ويسلم بعضنا على بعض فسمعه رسول الله صلى الله عليه وسلم فقال قولوا التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا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 যাবতীয় মৌখিক শারীরিক ও আর্থিক এবাদত সহ সকল প্রকারের বড়ত্ব আল্লাহর জন্য হে নাবি আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত ও কল্যাণ বর্ষিত হোক আর আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল সুতরাং তোমরা যখন এই দুয়াটি পাঠ করবে তখন আসমান ও জমিনে সকল পুণ্যবান ব্যক্তির প্রতি সালাম পেশ করা হবে শাহি বোখারি হাদিস নম্বর এক হাজার দুইশো দুই এবং শাহি মুসলিম হাদিস নম্বর পঞ্চান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো দুই তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন মাসুদ তিনি ওই সমস্ত সাহাবিদের মধ্যে একজন যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সাহাবিগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ও ফাকিহ এবং কোরআন তেলাওয়াতে সর্বোত্তম কারী ছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে আটশো আটচল্লিশটি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুবরণের পর সামদেশে ইয়ারমুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন অমর রদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু তাঁকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন ওসমান বিন আফান রাজি আল্লাহ তালাহ তাকে সেখানে আমির নিযুক্ত করেছিলেন উসমান বিন আফান তাকে আবার মদিনায় আসতে নির্দেশ প্রদান করেছিলেন তিনি মদিনায় সন বত্রিশ হিজড়িতে ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং মদিনার বিখ্যাত আল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় আল্লাহ আন এই হাদিসতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির মধ্যে রয়েছে সুমহান পবিত্র আল্লাহকে সম্মানের সহিত অভিবাদন পেশ করার পদ্ধতি দুই এই হাদিসটির মধ্যে রয়েছে আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সম্মানের সহিত কিয়ামত পর্যন্ত সালাম পেশ করার নিয়ম আর সেই নিয়মটি হল আসসালাম আলাইকাবী ও রহমতুল্লাহ অর্থ হে নাবি আপনার প্রতি সর্বপ্রকার শান্তি এবং আল্লাহর করুণা ও কল্যাণ অবতীর্ণ হোক পাঠ করা তিন ইসলামের নির্দিষ্ট আধ্যাত্মিক বিষয় বা সঠিক আকিদা ধর্মীয় মতবাদ বাহ্যিক বিধিবিধান এবং চারিত্রিক আদব কায়দার প্রকৃত উৎস হল ইল্লাল্লাহ রাসুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর সত্য রাসুল চার পুণ্যবান সে ব্যক্তিকে বলা যাবে যে ব্যক্তি ইসলামের আইন বা নিয়ম অনুযায়ী নিজের অধিকারের সংরক্ষণ করবে এবং কর্তব্য পালনে তৎপর থাকবে ساتش نمبر حديث عن مقدام بن معد يكرب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما ملا ادمي وعاء شرا من بطن بحسب ابن ادم اكلات يقمن صلبه فان كان لا محاله فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه جامع الترمذي رقم الحديث الفان وثلاثمائة وثمانين وسنن ابن ماجه رقم الحديث ثلاثة آلاف وثلاثمائة وتسعة وأربعين واللفظ للترمذي قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح مقدام বিন মাদি কারিব রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মানুষ উদরের চাইতে বেশি খারাপ কোনো পাত্র পূর্ণ করেনি মানুষের জন্য কয়েক কবল বা লোকমা খাবারই যথেষ্ট যা তার মেরুদণ্ডকে সোজা করে রাখবে আর যদি কয়েক কবল বা লোকমার কিছু বেশি খেতেই হয় তাহলে উদরের এক তৃতীয়াংশ খাদ্যদ্রব্যের জন্য আর এক তৃতীয়াংশ পানীয় দ্রব্যের জন্য এবং অন্য আরেক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য জামে তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো আশি এবং সোনান ইবনু মাজা হাদিস নম্বর তিন হাজার তিনশো উনপঞ্চাশ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু করিমা মিকদাম বিন মাদি করিব বিন আমর আল কিন্দি রদি আল্লাহ একজন অন্যতম সাহাবি তিনি হেমস শহরে অবস্থান করেন আল্লাহ রসুল সাল ইসলামের খিদমতে যে সমস্ত প্রতিনিধি দল স্বেচ্ছাক্রমে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগমন করেছিলেন সেই সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন তিনি ইসলামী বিজয়ের সমস্ত যুদ্ধে যোগদান করেন সামদেশ ও ইরাক বিজয়ের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন ইয়ার মুখে এবং কাদেশিয়ার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন আর ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি কোনো একটি যুদ্ধে অংশগ্রহণ করা হতে বিরত থাকেননি তার বর্ণিত হাদিসের সংখ্যা হল তেরোটি তাকে সামদেশী হিসেবে গণ্য করা হয় এবং সামদেশেই তিনি সন সাতাশি হিজড়িতে একানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন রাজিয়াল্লাহ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি পানাহারের বিষয়ে সংযম হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে যাতে শাস্তির এবং আত্মার বিশুদ্ধতা বজায় থাকে তাই মুসলিম ব্যক্তির জন্য বেশি বেশি করে পানাহার করা উচিত নয় তাই মুসলিম ব্যক্তির জন্য বেশি বেশি করে পানাহার করা উচিত নয় পরিতৃপ্ত হওয়া এবং খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়ার দ্বারা আলস্য ও নানা প্রকারের রোগ সৃষ্টি হয় এবাদত উপাসনায় এবাদত উপাসনা থেকে বিমুখ এবং বেকারত্ব ও পাপের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে সহায়ক হয় তিন পানাহারের সময় ইসলামী আদব কায়দা মেনে চলা উচিত এবং অতি লোভী হওয়া উচিত নয় কেননা ইসলাম ধর্মে লোভ করা পছন্দনীয় বা প্রশংসনীয় আচরণ নয় আঠাইশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد الصلاه واول ما يقضى بين الناس في الدماء سنن النسائي رقم الحديث ثلاثه الاف وتسعمائه وواحد وتسعين قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح عبد الله بن مسعود রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মুসলিম ব্যক্তির আমলের মধ্যে থেকে যে আমলটির হিসাব সর্বপ্রথমে নেওয়া হবে সেটি হল নামাজ এবং সকল মানুষের মধ্যে যে অপরাধের সর্বপ্রথমে বিচার করা হবে সে বিষয়টি হল হত্যাকাণ্ডের বিষয় সুনান নাসাই হাদিস নম্বর তিন হাজার নশো একানব্বই আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ২৬ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক পরাক্রমশালী আল্লাহকে ভক্তি সহকারে ভয় করা ও তার নৈকট্য লাভের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপায় হল নামাজ ইসলাম ধর্মে নামাজ হল সর্বশ্রেষ্ঠ ইবাদত তাই প্রতিটি মুসলিম ব্যক্তির নামাজের জন্য মনোযোগী এবং যত্নবান হওয়া অপরিহার্য ইসলাম ধর্ম মানুষকে সম্মানিত করেছে তাই মানুষের জীবনের সংরক্ষণ করার প্রতি উৎসাহ প্রদান করেছে সুতরাং আল্লাহর নির্ধারিত ও যথার্থ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা অবৈধ করে দিয়েছেন তাকে হত্যা করা বৈধ নয় উনত্রিশ নম্বর হাদিস عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما فقال رجل يا رسول الله انصره اذا كان مظلوما افرايت اذا كان ظالما كيف انصره قال تحجزه او تمنعه من الظلم فان ذلك نصره صحيح البخاري رقم الحديث ستة آلاف وتسعمائة واثنين وثمانين আনাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমার ভাইকে তুমি সাহায্য করবে সে নির্যাতক ব্যক্তি হোক অথবা নির্যাতিত ব্যক্তি হোক তাই একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল আপনি বলুন নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করব এই কথা বুঝতে পারলাম কিন্তু নির্যাতক ব্যক্তিকে কিভাবে সাহায্য করব উত্তরে আল্লাহর রাসুল বললেন নির্যাতক ব্যক্তিকে নির্যাতন করা থেকে বিরত রাখার চেষ্টা করবে এটাই হলো তাকে সাহায্য করা শাহী বুখারি হাদিস নম্বর ছয় হাজার নশো বাহান্ন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম ধর্মের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে হতে একটি বৈশিষ্ট্য হলো এই যে ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ধর্ম ইসলাম দুই ইসলাম ধর্ম মানবাধিকারের সংরক্ষণের সুব্যবস্থা করার প্রতি উৎসাহ প্রদান করে তিন এই হাদিসটি সকল প্রকারের ও সকল বিভাগের নির্যাতন হারাম বলে ঘোষণা করে عن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلم اصحابه يقول اذا اصبح احدكم فليقل اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا وبك نموت واليك المصير واذا امسى فليقل اللهم بك امسينا وبك اصبحنا وبك نحيا وبك نموت واليك النشور جامع الترمذي رقم الحديث ثلاثه الاف وثلاثمائه وواحد وتسعين وسنن ابن ماجه رقم الحديث ثلاثه الاف وثمانمائه وثمانيه وستين واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن صحيح وقال العلامه محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح বুহরেরা রদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাঁর সাহাবিগণকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন তোমাদের মধ্যে হতে যখন কোনো ব্যক্তি প্রভাতে উপনীত হবে তখন সে এই দোয়াটি বলবে আল্লাহ হুম্মা বিকা আসবাহনা وبك أمسينا وبك নাহিয়া وبك نموت وإليك মাসির অর্থ হে আল্লাহ আমরা তোমার সহিত প্রত্যুষে উপনীত হয়েছি তোমার সহিত সায়ংকালে উপনীত হয়েছি তোমার সহিত জীবন যাপন করছি তোমার ইচ্ছার সহিত মৃত্যুবরণ করব এবং তোমারই পানে আমরা প্রত্যাবর্তন করব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর বলেছেন তোমাদের মধ্যে হতে যখন কোনো ব্যক্তি সন্ধ্যায় উপনীত হবে তখন সে এই দোয়াটি বলবে আল্লাহ হুম্মা বিকা আমসাইনা ও বিকা আসবাহনা ও বিকা নাহিয়া ও বিকা নামুত ওয়া নসুর অর্থ হে আল্লাহ আমরা তোমার সহিত সায়ংকালে উপনীত হয়েছি তোমার সহিত প্রত্যুষে উপনীত হয়েছি তোমার সহিত জীবন যাপন করছি তোমার ইচ্ছার সহিত মৃত্যুবরণ করব এবং কিয়ামতের দিনে তোমার ওই পানে আমরা পুনরুত্থিত হব জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো একানব্বই এবং সোনান এবনো মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো আটষট্টি তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তিন নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন তার প্রভু আল্লাহর সাহায্যে ও তার উপর ভরসা রেখে তার স্মরণে মগ্ন থাকে দুই এই দুয়াটি মুখস্থ করা এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যত্ন সহকারে পাঠ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে ইসলাম ধর্মের এই আকিদাটি বা মতবাদটি বিশ্বাস করা অপরিহার্য বিষয় যে প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করার পর আল্লাহরই পানি প্রত্যাবর্তন করতে হবে সুতরাং কোনো মানুষের জন্য আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া উচিত নয় একত্রিশ নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من قال سبحان الله العظيم وبحمده غرست له نخله في الجنه جامع الترمذي رقم الحديث ثلاثه الاف واربعمائه واربعه وستين قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن غريب صحيح وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহ আজিম ওয়াবি হামদেহ অর্থ আমি সুমহান আল্লাহর প্রশংসার সহিত তার পবিত্রতা ঘোষণা করছি সে ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগানো হবে জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো চৌষট্টি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব ও শাহিহ বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল বানিও হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পঁচিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যখনই সময় পাবে তখনই যেন তার প্রভু আল্লাহকে তার প্রশংসা ও পবিত্রতার ঘোষণার সহিত স্মরণ করতে থাকে এই হাদিসটি সুবহান আল্লাহ আজিম অবে হামদে এই শব্দগুলির দ্বারা সুমহান আল্লাহর প্রশংসা এবং তার পবিত্রতা ঘোষণা করার মর্যাদা প্রকাশ করে তিন এই হাদিসটির মধ্যে খেজুরের গাছের উল্লেখ এই জন্য এসেছে যে খেজুরের গাছের উপকার খুব বেশি এবং এর ফলও খুব ভালো বত্রিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تسبوا الدهر فان الله هو الدهر صحيح مسلم رقم الحديث خمسه بين قوسين الفان ومائتين وسته واربعين চাবু হরেরা রদি থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মহাকালকে গালি দিও না কেননা মহাকাল তো আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার দুশো ছিচল্লিশ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে সে কে অথবা মহাকালকে গালি দিবে অথবা অভিসম্পাত করবে কিংবা কোনো সমস্যার কারণে অথবা কোনো বিপদের কারণে হতাশ হয়ে বলবে হায় রে কালের নৈরাশ্য কেননা মহাকালটিও আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত এবং তার নিজস্ব কোনো প্রভাব নেই যেহেতু সে সম্পূর্ণভাবে মহান আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে অতএব মানুষ স্বাধীনভাবে যে সমস্ত কাজ ও কর্ম সম্পাদন করবে সে সমস্ত কাজ ও কর্মের দায়িত্ব তাকেই বহন করতে হবে এই হাদিসটির মধ্যে আদাহার অর্থাৎ মহাকাল এর অর্থ হিসেবে যদি সুমহান প্রভু আল্লাহকে বুঝানো হয় তাহলে আদাহার এর অর্থ হবে সর্বপ্রথম অস্তিত্বশীল আল্লাহ সুতরাং তার পূর্বে কোনো বস্তু ছিল না তাই তিনিই কেবলমাত্র চিরন্তন সত্য অনাদি তিন প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন সকল প্রকারের বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করে এবং সাধ্যানুসারে নিজেকে নিজের পরিবার ও সন্তান সন্ততিকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করে تتش نمبر حديث عن أبي هريرة رضي الله عنه قال كان الرسول صلى الله عليه وسلم يسكت بين التكبير وبين القراءة إسكاته فقلت بأبي وأمي يا رسول الله إسكاتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد صحيح البخاري رقم الحديث سبعمائه واربعه واربعين وصحيح مسلم رقم الحديث مائه وسبعه واربعون بين قوسين خمسمائه وثمانيه وتسعين واللفظ للبخاري হরেরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তাকবিরে তাহারিমা দ্বারা নামাজ আরম্ভ করার পর হতে কিরাত শুরু করা পর্যন্ত কিছুক্ষণ চুপ থাকতেন তাই আমি বললাম হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হন তাকবিরে তাহারিমা দ্বারা নামাজ আরম্ভ করার পর হতে কিরাত শুরু করা পর্যন্ত কিছুক্ষণ চুপ থাকা অবস্থায় আপনি কি পাঠ করেন তিনি উত্তর প্রদান করে বললেন আমি এই দুয়াটি পাঠ করি اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد অর্থ হে আল্লাহ আপনি আমার এবং আমার পাপগুলির মধ্যে এমনভাবে দূরত্ব সৃষ্টি করে দিন যেমনভাবে দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে হে আল্লাহ আপনি আমাকে আমার পাপ হতে এমনভাবে পরিষ্কার করে দিন যেমনভাবে সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করা হয় হে আল্লাহ আপনি আমার সমস্ত পাপ পানি বরফ ও শিশির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিন সহি বুখারি হাদিস নম্বর সাতশো চুয়াল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর একশো সাতচল্লিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে পাঁচশো আটানব্বই তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন যত্ন সহকারে এই মহা দুয়াটি মুখস্থ করার জন্য আগ্রহী হয় দুই নবী করিম সাল্লাহ সাল্লামের অনুসরণের জন্য তাকবিরে তাহরিমার পরে এবং সুরা ফাতেহার কেরাত শুরু করার পূর্বে এই দুয়াটি পাঠ করার বৈধতা এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় তিন সকল প্রকারের পাপ এবং পাপের স্থান পরিত্যাগ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে চৌত্রিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى الشوكه يشاكها الا كفر الله بها من خطاياه صحيح البخاري رقم الحديث خمسه الاف وستمائه وواحد واربعين وصحيح مسلم رقم الحديث اثنان وخمسون بين قوسين الفان وخمسمائه وثلاثه وسبعين واللفظ للبخاري আবু হরের আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ইমানদার মুসলিম ব্যক্তির উপর যে ক্লান্তি রোগ দুশ্চিন্তা উদ্বিগ্নতা দুঃখ কষ্ট অনিষ্ট এবং মর্মপীড়া নিপতিত হয়ে থাকে এমনকি তার শরীরে যে কাঁটা ফড়ে বা বিঁধে এই সব ক্ষতিকর বস্তুর দ্বারা তার পাপগুলিকে আল্লাহ মোচন করে দেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছশো একচল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর বাহান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার পাঁচশো তিয়াত্তর তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রতিটি মানুষের উপর কোনো না কোনো বিপর্যয় ও বিপদ নিপতিত হয়েই থাকে তাই বিপদ আপাতির সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রেখে নিরাপদ থাকার জন্য বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করা উচিত দুই এই হাদিসটি এবং এই ধরনের যত হাদিস রয়েছে সবগুলি ইমানদার মুসলিমগণের জন্য মহা সুসংবাদ বহন করে কেননা এই পার্থিব জগতের বিপর্যয় ও বিপদ থেকে তারা কোনো সময় মুক্ত নয় সুতরাং এই বিপর্যয় ও বিপদের দ্বারা তাদের পাপগুলি মোচন করে দেওয়া হয় এবং আল্লাহর কাছে তাদের মর্যাদাও উচ্চ করে দেওয়া হয় তিন প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন তার উপর বিপর্যয় ও বিপদ নিপতিত হওয়ার সময় এবং তার আগেও আল্লাহর কাছে নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করে পঁয়ত্রিশ নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله عنه يقول ان نبي الله صلى الله عليه وسلم اخذ حريرا فجعله في يمينه واخذ ذهبا فجعله في شماله ثم قال ان هذين حرام على ذكور امتي سنن ابي داود رقم الحديث اربعه الاف وسبع وخمسين وجامع الترمذي رقم الحديث الف وسبعمائه وعشرين واللفظ لابي داود وقال الترمذي عن هذا الحديث بانه حسن صحيح وقال العلامه محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث أيضا بأنه صحيح علي بن أبو طالب থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ডান হাতে রেশম নিলেন এবং বাম হাতে স্বর্ণ নিলেন অতপর বললেন এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতান্ন এবং জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার সাতশো কুড়ি তবে হাদিসের শব্দগুলি সুনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবুল হাসান আলী বিন আবু তালিব বিন আব্দুল মোত্তালিব আল হাসিমি আল কোরাশি হিজরি সালের তেইশ বছর পূর্বে রজব মাসের ১৩ ব্র্যাকেটের মধ্যে সতেরো তিন পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দ তারিখে জন্মগ্রহণ করেন তিনি আল্লাহর রাসুলের চাচাতো ভাই এবং জামাতা বা জামাই বালকদের মধ্যে সর্বপ্রথমে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মহান আল্লাহ যখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হিজরত করে মদিনা যাওয়ার অনুমতি প্রদান করেছিলেন তখন আলী রাজি আল্লাহ তালহ নিজের জীবন ও আত্মাকে আল্লাহ এবং তার রাসুলের জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাসুলের বিছানায় শয়ন করেছিলেন তাই কোরেশ বংশের লোকজন ভেবেছিলেন যে আল্লাহর রাসুল সাল্লাহাম নিজের বিছানায় শুয়ে আছেন তাই পরবর্তী সময়ে তারা যখন জানতে পারলেন যে তাদেরকে ধোকার মধ্যে পড়তে হয়েছে এবং আল্লাহর রাসুল সাল্লাহামের পরিবর্তে তার বিছানায় আলী রদি আল্লাহ তালহ শুয়ে আছেন তখন তারা আলী রদি আল্লাহ তালহকে অন্যায়ভাবে কষ্ট দিতে শুরু করেছিলেন কিন্তু আলী রদি আল্লাহ তালহ তাদেরকে কোনো পরোয়া করেননি এবং যে সমস্ত লোকের আমানত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের নিকটে ছিল সেই সমস্ত লোকের আমানত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের উপদেশ অনুসারে তাদেরকে ফেরত দেওয়ার কাজে রত হয়ে গিয়েছিলেন আলী রাজু আল্লাহ তালহর চেহারা দেখতে অতি সুন্দর ছিল এমন মনে হতো যে তিনি যেন পূর্ণিমা রাতের একটি সুন্দর চাঁদ তিনি ইসলামী রীতিনীতি অনুসারে বাদী বিবাদীর মধ্যে সঠিক ফাইসালা ফতুয়া প্রদান পবিত্র কোরআনের সঠিক জ্ঞান ব্যাখ্যা ও ভাবার্থ প্রদানে বিখ্যাত ছিলেন যেমন কি তিনি বীরত্ব শক্তি পরোপকার প্রখর বুদ্ধি বক্তৃতা এবং অলঙ্কারপূর্ণ ভাষাজ্ঞানের বিষয়গুলিতেও ছিলেন বিখ্যাত তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে পাঁচশো ছত্রিশটি তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তবে আল্লাহর রাসুলের উপদেশ অনুযায়ী তিনি শুধু মাত্র তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কেননা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সে সময় নিজের পরিবার পরিজনের সংরক্ষণের দায়িত্ব তার উপর ন্যস্ত করেছিলেন যে দশজন সাহাবি জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই দুনিয়াতেই পেয়ে গেছেন সেই দশজন সাহাবিদের অন্তর্ভুক্ত তিনি একজন তিনি হচ্ছেন আমিরুল মোমেনিন এবং খোলাফায় রাশিদিনের চতুর্থ খালিফা যেহেতু তিনি ওসমান বিন আফফান রাজিয়াল্লাহ তালা আনহর শাহাদত বরণ করার পর মুসলিম জাহানের খালিফা নিযুক্ত হওয়ার জন্য মদিনাতে বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন অতপর কুফা শহর কুফা শহরে তিনি মুসলিম জাহানের রাজধানী নির্ধারণ করেন তার খেলাফত পাঁচ বছর তিন মাস ছিল তার আমলে সারা মুসলিম জাহানে রাজনৈতিক অস্থিরতার অবস্থাটি ছিল বিরাজমান একজন বিদ্রোহের হাতে তিনি ফজরের নামাজে সন চল্লিশ হিজড়িতে ব্র্যাকেটের মধ্যে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে রমজান মাসে শাহাদত বরণ করেন রাজি আল্লাহ তালান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হচ্ছে যে মুসলিম পুরুষদের জন্য রেশম ও স্বর্ণ ব্যবহার করা হারাম বা অবৈধ তাই মুসলিম পুরুষদের উচিত যে তারা যেন রেশম ও স্বর্ণ ব্যবহার বর্জন করে কেননা এইগুলির ব্যবহার মুসলিম পুরুষদের মধ্যে সৃষ্টি করে অহংকার গৌরব বিলাসিতা এবং অপচয় তবে হ্যাঁ নারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় দুই ইসলাম ধর্ম মুসলিম নারীদের জন্য রেশম ও স্বর্ণ ব্যবহার করা বৈধ করেছে সুতরাং তারা রেশমের পোশাক ও স্বর্ণের গয়না অথবা অলংকার ব্যবহার করতে পারে কেননা রেশম ও স্বর্ণ ব্যবহার তাদের জন্য সাজসজ্জা ও সৌন্দর্যের সরঞ্জাম ও নিদর্শন তবে তাতে যেন অপচয় ও অপব্যয় না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত তিন প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন ইসলামের রীতিনীতির অনুসরণ করে এবং জীবনের পোশাকের ব্যাপারে এবং প্রতিটি ক্ষেত্রে নিজেকে অপচয় ও অহংকারের হাবভাব থেকে বিরত রাখে ছত্রিশ নম্বর হাদিস عن ابي امامه الباهلي قال قلت يا رسول الله مرني بامر ينفعني الله به قال عليك بالصيام فانه لا مثل له سنن النسائي رقم الحديث الفان ومائتين وواحد وعشرين قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح আবু ওমামা আল বাহেলি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেছিলাম হে আল্লাহর রাসুল আপনি আমাকে এমন একটি সৎকর্মের উপদেশ প্রদান করুন যার দ্বারা আল্লাহ আমাকে যার দ্বারা আল্লাহ আমার মঙ্গল করবেন তিনি উত্তর প্রদান করে বলেছিলেন তুমি বেশি বেশি রোজা রাখবে কেননা রোজার সমতুল্য আর কোনো উত্তম সৎকর্ম নেই সোনান নাসাই হাদিস নম্বর দুই হাজার দুশো একুশ আল্লামা নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু ওমামা সুদাই বিন আজলান বিন ওয়াহাব আল বাহিলি রাজি আল্লাহ একজন সম্মানিত ধর্মপরায়ণ সাহাবি সাহাবিগণের মধ্যে তিনি একজন বড় যোদ্ধা ছিলেন জিহাদ করতে খুব ভালোবাসতেন তাই তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের সাথে থেকে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন তবে তার বৃদ্ধা মাতার সেবা যত্নের জন্য তিনি আল্লাহর রাসুলের উপদেশ অনুসারে শুধুমাত্র বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তিনি খোলাফায় রাশেদিনের সঙ্গে থেকেও তাদের যুগে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুইশো পাঁচটি তিনি সামদেশে স্থায়ীভাবে বসবাস করতেন এবং সামদেশের মাটিতেই তিনি হেমস শহরে সন একাশি হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ এই হাদিসতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম ধর্মে রোজা হলো একটি মহা উপাসনা বা ইবাদত তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন বেশি বেশি রোজা রাখার জন্য বিশেষভাবে চেষ্টা করে দুই এই হাদিসটি মুসলিম ব্যক্তিকে বেশি বেশি রোজা রাখার প্রতি উৎসাহ প্রদান করছে এবং রোজা রাখার কষ্ট ও জটিলতার বিষয়টিকে অতি সহজ করে দেখাচ্ছে তিন সুমহান আল্লাহর নৈকট্য এবং তার পুণ্যফল লাভের একটি উত্তম মাধ্যম হল রোজা কেননা ধৈর্যশীল রোজাদার ব্যক্তিকে আল্লাহ রোজার বেহিসাব পুণ্য প্রদান করবেন সাঁত্রিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر ولن يشاد الدين احد الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوه والروحه وشيء من الدلجه صحيح البخاري رقم الحديث تسعه وثلاثون وصحيح مسلم رقم الحديث سته وسبعون بين قوسين الفان وثمانمائه وسته عشر واللفظ للبخاري আবু হরাইরা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নিশ্চয় ইসলাম ধর্ম প্রকৃতপক্ষে সহজ ধর্ম তাই সে ব্যক্তি ধর্মের কর্মে কিংবা এবাদতের বিষয়ে কাঠিন্য অবলম্বন করবে সে ব্যক্তি অপারক হয়ে যাবে সুতরাং শ্রেষ্ঠতর পন্থায় ইসলাম ধর্মের কর্মে কিংবা এবাদতের বিষয়ে নিয়োজিত থাকতে না পারলে কমপক্ষে তার নিকটবর্তী স্তরে মধ্যপন্থায় থাকার চেষ্টা করো এবং এই পন্থায় পুণ্য অর্জনের সুসংবাদ গ্রহণ করো আর এই পুণ্য অর্জনের জন্য জন্যে ইসলাম ধর্মের কর্মে কিংবা এবাদতে সকাল বিকাল ও রাত্রের কিছু অংশে নিয়োজিত থাকো সহি বুখারি হাদিস নম্বর উনচল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর ছিয়াত্তর হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার আটশো ষোলো তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম ধর্ম মধ্যপন্থার ধর্ম সুতরাং এই ধর্মের মধ্যে কোনো প্রকার কঠোরতা অথবা অতিরিক্ততা নেই দুই যে ব্যক্তি ধর্মের কোনো কর্মে কিংবা এবাদতের বিষয়ে কাঠিন্য অবলম্বন করবে এবং সুষমতা ও মধ্যপন্থা বর্জন করবে সে ব্যক্তি ধর্মের কর্মে কিংবা ইবাদতের যে কোনো বিষয়ে অপারক হয়ে নিবৃত্ত হয়ে যাবে তিন ইসলাম ধর্মে ইবাদত আল্লাহর দিকে দাওয়াত প্রতিপালন শিক্ষাদান লেনদেন এবং ধর্মের ও পার্থিব জগতের সকল বিষয়ে মধ্যপন্থার মধ্যপন্থার নীতি অবলম্বন করাটাই হল ইসলাম ধর্মের পদ্ধতি আটত্রিশ নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله عنهما قال تجشا رجل عند النبي صلى الله عليه وسلم فقال كف جشاءك عنا فان اطولكم جوعا يوم القيامه اكثركم شبعا في دار الدنيا سنن ابن ماجه رقم الحديث ثلاثه الاف وثلاثمائه وخمسين وجامع الترمذي رقم الحديث ألفان وأربعمائة وثمانية وسبعين واللفظ لابن ماجه وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن غريب وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه حسن আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকটে একজন লোক ঢেকুর নিসারিত করল তাই আল্লাহর নাবি সেই লোকটিকে বললেন আমার কাছে তুমি তোমার ঢেকুর নিসারিত করা বন্ধ করো তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই পার্থিব জগতে পেট পূর্ণ করে বেশি খেয়ে পরিতৃপ্ত হবে সে ব্যক্তি কেয়ামতের দিন বেশি ওয়ানাহারে থাকবে সোনান ইবনু মাজা হাদিস নম্বর তিন হাজার তিনশো পঞ্চাশ এবং জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো আটাত্তর তবে হাদিসের শব্দগুলি সোনান এবং মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবদুল্লাহ বিন ওমার এবনুল খাত্তাব একজন সম্মানিত সাহাবি তিনি নাবালক অবস্থাতেই তার পিতা দ্বিতীয় খালিফা ওমার ইবনুল খত্তাব রাজিয়াল্লাহ তালানহ যখন ইসলাম গ্রহণ করেন তখনও ইসলাম গ্রহণ করেছিলেন তার পিতার পূর্বেই তিনি মদিনায় হিজরত করেন তিনি সর্বপ্রথমে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে আরও সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি মিশর সামদেশ ইরাক বসরা ও পারস্যের বিজয়ে বিজয়েও অংশগ্রহণ করেছিলেন তিনি সুদর্শন সাহসী ও সত্য প্রকাশকারী সাহাবিগণের মধ্যে জ্ঞানী এবং বিদ্যান হিসেবে প্রসিদ্ধ ছিলেন তার কাছ থেকে দুই হাজার ছশো ত্রিশটি হাদিস বর্ণিত হয়েছে তিনি এবাদত ও পরহেজগারিতায় ছিলেন অনুকরণীয় সাহাবি তিনি সন তিয়াত্তর হিজড়িতে ছিয়াশি বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি প্রমাণ করে যে লোকের সামনে উচ্চ স্বরে ঢেকুর নিসারিত করা একটি ঘৃণিত বিষয় কেননা উচ্চকণ্ঠে উচ্চকণ্ঠে ঢেকুর নিসারিত করার শব্দটি হল অরুচিকর শব্দ তাই এই আচরণটি বর্জন করা উচিত দুই মুসলিম ব্যক্তির জন্য বেশি বেশি করে পানাহার করা উচিত নয় কেননা বেশি পানাহার তাকে উদ্যম জ্ঞান কর্ম ইবাদত উপাসনা এবং সৎ কাজের থেকে বিমুখ করে রাখে এবং সৎ কাজ থেকে বিমুখ করে রাখে তিন মানুষের মান মর্যাদা নির্ণয় করা হয় তার কর্ম উৎপাদন এবং সঠিক ধ্যান ধারণার কারণে বেশি পানাহার ও বেশি ঘুমের কারণে নয় চার প্রতিটি মুসলিম ব্যক্তির অপরিহার্য বিষয় হলো এই যে সে যেন পানাহারের বিষয়ে সংযম হয় এবং অর্থ মধ্যপন্থায় ব্যয় করে যাতে সে অভাবগ্রস্ত হয়ে মানুষের সামনে হাত প্রসারিত না করে উনচল্লিশ নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اعتدلوا في السجود ولا يبسط احدكم ذراعيه بساط الكلب صحيح البخاري رقم الحديث ثمانمائه واثنين وعشرين وصحيح مسلم رقم الحديث مئتان وثلاثه وثلاثين بين قوسين اربعمائه وثلاثه وتسعين واللفظ للبخاري আনাস বিন মালিক রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লা সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সঠিক পদ্ধতিতে সিজদা করবে তোমাদের কেউ যেন তার উভয় হাতকে কুকুরের ন্যায় বিছিয়ে প্রসারিত না করে সহি বুখারি হাদিস নম্বর আটশো বাইশ এবং সহি মুসলিম হাদিস নম্বর দুশো তেত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো তিরানব্বই তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সঠিক পদ্ধতিতে সিজদা করার গুরুত্ব বর্ণনা করছে এই হাদিসটি সুতরাং নামাজি মুসলিম ব্যক্তি নামাজ আদায়ের সময় নামাজে বাঁকা হয়ে অথবা ডান কিংবা বাম দিকে বক্র হয়ে সিজদা করবে না বরং সঠিক পদ্ধতিতে সিজদা করবে দুই নামাজি মুসলিম ব্যক্তি নামাজ আদায়ের সময় সঠিক পদ্ধতিতে সিজদা করবে তথা প্রতি সিজদার সময় মুসল্লি তার উভয় হাতের তালু মাটিতে রাখবে কিন্তু তার উভয় বাহুকে মাটির ঊর্ধ্বে রাখবে তবে দুই বাহুকে বেশি প্রসারিত করে ডান কিংবা বাম দিকের কোনো মুসল্লিকে কষ্ট দেওয়া হতে বিরত থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তির অপরিহার্য বিষয় হলো এই যে সে যেন নামাজের নিয়ম পদ্ধতির সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করে ও কিছু সময় লাগায় যাতে সঠিক পদ্ধতিতে বিনয় নম্রতা ও স্থিরতা বজায় রেখে নামাজ আদায়ের বিধিবিধানের জ্ঞান অর্জন করতে পারে চল্লিশ নম্বর হাদিস عن طارق بن اشيم الاشجعي رضي الله عنه قال كان الرجل اذا اسلم علمه النبي صلى الله عليه وسلم الصلاه ثم امره ان يدعو بهؤلاء الكلمات اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني صحيح مسلم رقم الحديث خمسه وثلاثون بين قوسين الفان وستمائه وسبعه وتسعين طارق بن عيشام আল আসজাই আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে যখন কোনো লোক ইসলাম ধর্ম গ্রহণ করত তখন নবী করিম সাল্লাহ আলি ইসলাম তাকে সঠিক পদ্ধতিতে নামাজ আদায়ের বিধিবিধান শিক্ষা দিতেন অতপর এই দুয়াটি পাঠ করার নির্দেশ দিতেন আল্লাহ মাগফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ারজুকনি অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সুখদায়ক সৎপথে ইসলাম ধর্মেই পরিচালিত করুন আমাকে সুস্থতা প্রদান করুন এবং আমাকে রুজি দান করুন সোহে মুসলিম হাদিস নম্বর পঁয়ত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার ছশো সাতানব্বই এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় তারেক বিন আশিয়াম বিন মাসুদ আল আসজাই আল কুফি রাজি আল্লাহ আনহ একজন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবি তিনি হলেন আবু মালিক সাদ বিনে সাদ বিন তারেক আল আসজাইয়ের পিতা আবু মালিক এর নাম হল সাদ এই সাহাবিকে কুফাবাসীদের মধ্যে গণ্য করা হয় তার কাছ থেকে তার ছেলে আবু মালিক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা মাত্র চারটি রদিয়াল্লাহ আন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসটির মধ্যে প্রতিটি মুসলিম ব্যক্তির ইহকাল ও পরকালের জন্য রয়েছে সর্বপ্রকার সুখ শান্তি এবং নিরাপত্তার উপকরণ দুই প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন আল্লাহর নাবির উপদেশ অনুযায়ী দোয়া করে কেননা এই দোয়া তো তাকে আল্লাহর নিকটবর্তী করে দিতে পারবে তিন প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য উত্তম বিষয় হলো এই যে সে যেন আল্লাহর কাছে আশা ও ভয় মিশ্রিত শ্রদ্ধা সহকারে নিষ্ঠাবান হয়ে নিষ্ঠাবান হয়ে দোয়া করতে থাকে একচল্লিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا ومن دعا الى ضلاله كان عليه من الاثم مثل اثام من تبعه لا ينقص ذلك من اثامهم شيئا صحيح مسلم رقم الحديث ستة عشر بين قوسين ألفان وستمائة وأربعة وسبعين তাবু হুরের আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পুণ্য তার আহ্বানের অনুসরণ কারিগণের পুণ্য সমতুল্য কিন্তু তাদের পুণ্যে কোনো প্রকার হ্রাস করা হবে না আবার যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের বিপরীত পথের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পাপ তার আহ্বান তার আহ্বানের অনুসরণ কারিগণের পাপ সমতুল্য কিন্তু তাদের পাপে কোনো প্রকার হ্রাস করা হবে না সোহে মুসলিম হাদিস নম্বর ষোলো হাইফেন ব্রাকেটের মধ্যে দুই হাজার ছশো চুয়াত্তর এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি ইসলাম ধর্ম ও তার শিক্ষা যুক্তি প্রমাণ সহ প্রচার করার গুরুত্ব বর্ণনা করছে দুই সুমহান আল্লাহর প্রতি আহ্বান তথা ইসলাম ধর্ম ও তার শিক্ষা প্রচারের মাধ্যম এবং পদ্ধতি প্রত্যেক পরিবেশ এবং সমাজের জন্য শ্রেষ্ঠ বৈধ ও প্রভাবশালী হওয়া উচিত তিন ইসলাম ধর্মীয় মতবাদ বা আকিদা বিধিবিধান এবং সচ্চরিত্র অথবা ভালো আচরণের নিদর্শনগুলিকে বিনষ্ট করার প্রতি আহ্বান করা হতে এই হাদিসটি কঠোরভাবে সতর্ক করছে بيلس نمبر حديث عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا يقيم الرجل الرجل من مجلسه ثم يجلس فيه صحيح البخاري رقم الحديث ستة آلاف ومئتين وتسعة وستين وصحيح مسلم رقم الحديث سبعة وعشرون بين قوسين ألفان ومائة وسبعة وسبعين واللفظ للبخاري আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে সেখানে না বসে শাহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার দুশো উনসত্তর এবং সহি মুসলিম হাদিস নম্বর সাতাইশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার একশো সাতাত্তর তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আটত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন মজলিসের ইসলামী আদব কায়দার অনুসরণ করে এবং কোনো ব্যক্তির সঙ্গে বেয়াদবি ও অশিষ্ট অশিষ্টতা না করে দুই এই হাদিসটি প্রমাণ করে যে মজলিসের ইসলামী আদব কায়দার অন্তর্ভুক্ত বিষয় হল কোনো মুসলিম ব্যক্তির সঙ্গে বেয়াদবি না করা কেননা এর দ্বারা সমাজের লোকজনের মধ্যে ঘৃণা ও শত্রুতার ভাব ছড়িয়ে পড়বে تتلس نمبر حديث عن أبي قتادة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الرؤيا الصالحة من الله والحلم من الشيطان فإذا حلم أحدكم حلما يخافه فليبصق عن يساره وليتعوذ بالله من شرها فإنها لا تضره صحيح البخاري رقم الحديث ثلاثة آلاف ومئتين واثنين وتسعين وصحيح مسلم رقم الحديث اثنان بين قوسين ألفان ومئتين وواحد وستين واللفظ للبخاري আবু কাতাদা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই তোমাদের মধ্যে কেউ যখন খারাপ বা মন্দ এবং ভীতিজনক স্বপ্ন দেখবে তখন সে যেন তার বাম দিকে থুথু ফেলে দেয় এবং আল্লাহর নিকটে শয়তানের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করে তাহলে এই দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুশো বিরানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর দুই হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার দুশো একষট্টি তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু কাতাদা বিন রিবি আল আনসারি একজন মহা গৌরবময় সাহাবি তিনি ইসলামের বড় বড় যুদ্ধ ও অভিযানে অংশগ্রহণ করেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের রক্ষণাবেক্ষণের জন্য নিজে পাহারা দিতেন ও তত্ত্বাবধান করতেন ওমার রদে আল্লাহ তালাহ তাকে পারস্যের যুদ্ধে সেনাপতি নিযুক্ত করে প্রেরণ করেছিলেন তিনি সেই দেশের বাদশাকে নিজ হাতে হত্যা করতে সক্ষম হয়েছিলেন তার মৃত্যুর স্থান ও তারিখের বিষয়ে মতানক্য রয়েছে বলা হয়েছে যে তিনি সোন আটত্রিশ হিজড়িতে কুফা শহরে মৃত্যুবরণ করেন এবং আলী রাজিয়াল্লাহ তালানহু তাঁর জানাজার নামাজ পড়ান আবার এ কথাও বলা হয়েছে যে তিনি মদিনাই সোন চুয়ান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন এ বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি ভালো মন্দ স্বপ্ন দেখার কতগুলি আদব কায়দার বিবরণ পেশ করছে সুতরাং কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো মন্দ স্বপ্ন দেখবে তখন সে স্বপ্নের কথা কাউকে বলবে না এবং আল্লাহর নিকটে শয়তানের ও মন্দ স্বপ্নের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করবে এবং সে তার বাম দিকে তিনবার থুতু ফেলবে তাহলে এই দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং তার অন্তরে শান্তি আসবে সুতরাং সে দুশ্চিন্তায় ও অস্থিরতায় পড়বে না দুই প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন স্বপ্নের ব্যাপারে এবং সাধারণভাবে অন্যান্য ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার দিকে লক্ষ্য না করে কেননা সে তো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য নানা রকম কষ্টদায়ক বিষয় প্রচারে খুব বেশি তৎপর থাকে চুয়াল্লিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صحيح البخاري رقم الحديث الفان واربعه عشر وصحيح مسلم رقم الحديث مئة وخمسة وسبعون بين قوسين سبعمائة وستين واللفظ للبخاري আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমাজান মাসে রোজা রাখবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং যে ব্যক্তি ইমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসের পবিত্র রজনীতে লাইলাতুল কাদারে বেশি বেশি নামাজ আদায় করবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর দু হাজার চোদ্দ এবং সহি মুসলিম হাদিস নম্বর একশো পঁচাত্তর হাইফেন ব্র্যাকেটের মধ্যে সাতশো ষাট তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি রমজান মাসের রোজা এবং পবিত্র রজনীতে লাইলাতুল কাদারে নামাজ আদায়ের সময় অন্যান্য ইবাদতের মতোই সুমহান আল্লাহর জন্য এখলাস বা একনিষ্ঠতা বজায় রাখার প্রতি গুরুত্ব প্রদান করছে দুই এই হাদিসটি রমজান মাসের রোজাই এবং পবিত্র রজনীতে লাইলাতুল কাদারে নামাজ আদায়ের কতকগুলি মর্যাদার কথা উল্লেখ করছে তিন এই হাদিসটির মধ্যে অতীতের যে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সে সমস্ত পাপের যোগাযোগ রয়েছে ছোট ছোট পাপের সাথে কিন্তু বড় বড় পাপের ক্ষমা অর্জনের জন্য একনিষ্ঠতার সহিত তৌবা করা অপরিহার্য পঁয়তাল্লিশ নম্বর হাদিস عن عائشه رضي الله عنهما قالت سرق لها شيء فجعلت تدعو عليه فقال لها رسول الله صلى الله عليه وسلم لا تسبخي عنه سنن ابي داود رقم الحديث اربعه الاف وتسعمائه وتسعه قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه حسن নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন যে তার কিছু জিনিস চুরি হয়ে যায় তাই তিনি চোরের উপর বদুয়া করতে শুরু করেন তখন আল্লাহর রাসুল তাকে বললেন তুমি তার পাপ হালকা করো না সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নশো নয় আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আর আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী কারিনী সাহাবিয়া এর পরিচয় উম্মুল মোমিনিন আয়েশা বিন আবি বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহা হিজরতের পূর্বে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মদিনাই হিজরতের পর নয় বছর বয়সে আল্লাহর রাসুলের সঙ্গে সংসার আরম্ভ করেন আল্লাহর রাসুল যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল আঠারো বছর তিনি সাহাবিগণের মধ্যে অধিক বুদ্ধিমতী জ্ঞানী এবং রায় প্রদানের ক্ষেত্রে ছিলেন সর্বোত্তম ব্যক্তি দানশীলতা ও উদারতায় তাকে উত্তম নমুনা হিসেবে উল্লেখ করা হতো তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুশো দশটি তিনি রমজান বা সওয়াল মাসের সতেরো তারিখে মদিনাতে সন সাতান্ন অথবা আটান্ন হিজড়িতে রোজ মঙ্গলবার মৃত্যুবরণ করেন আবু হরেরা রদি আল্লাহ তালা আনহ তার জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং তাকে আল বাকি কবরস্থানে দাফন করা হয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক নির্যাতিত বা নিপীড়িত ব্যক্তি যদি অত্যাচারী ব্যক্তিকে গালি দেই অথবা তার বদনাম করে তাহলে সে নিজের পূর্ণ হক যেন তার কাছ থেকে আদায় করে নিল তাই নির্যাতিত বা নিপীড়িত ব্যক্তি যেন অত্যাচারী ব্যক্তিকে গালি কিংবা অভিশাপ না দেয় এটাই উত্তম দুই নির্যাতিত ব্যক্তি যদি অত্যাচারী ব্যক্তির উপর বদোয়া করতে গিয়ে সীমা লঙ্ঘন না করে তাহলে তার জন্য এই বদোয়া করা বৈধ বলেই বিবেচিত করা হবে তিন চোর অথবা অত্যাচারী ব্যক্তির উপর বদুয়া করলে তার পাপের শাস্তি তার উপর থেকে হালকা করে দেওয়া হয় সুতরাং চোর অথবা অত্যাচারী ব্যক্তির উপর বদুয়া না করাই ভালো ছিচল্লিশ নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم انهكوا الشوارب واعفوا اللحى صحيح البخاري رقم الحديث خمسه الاف وثمانمائه وثلاثه وتسعين وصحيح مسلم رقم الحديث اثنان وخمسون بين قوسين مئتان وتسعه وخمسون واللفظ للبخاري আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা মোচ কেটে ফেলো এবং দাড়ি ছেড়ে বড় করে রাখো সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো তিরানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর বাহান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুইশো উনষাট তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আটত্রিশ নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মোচের মধ্যে যেন ময়লা জমে না যায় এবং খাদ্যদ্রব্য বা খাবার জিনিস ভক্ষণ করার সময় যেন ভক্ষণকারীর কোনো প্রকার ক্ষতি সাধন না হয় তার জন্য মোচ কেটে ফেলার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই দাড়ি ছিঁড়ি বড় করে রাখা উচিত সুতরাং কোনোভাবেই দাড়ি ছোট করা বৈধ নয় তবে হ্যাঁ দাড়ি যদি লম্বা চওড়ায় স্বাভাবিক অবস্থা অতিক্রম করে যায় তাহলে তাতে থেকে কিছু কেটে ফেলে ঠিক করা যেতে পারে তিন প্রতিটি মুসলিম ব্যক্তির সৌভাগ্যবান হওয়ার নিদর্শন হলো এই যে সে আন্তরিকতার সহিত এবং একনিষ্ঠতার সহিত সুমহান আল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করবে সাতচল্লিশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد صحيح مسلم رقم الحديث واحد وعشرون بين قوسين خمسمائه وثلاثين وصحيح البخاري رقم الحديث ثلاثه الاف واربعمائه وثلاث وخمسين واللفظ لمسلم আবু হরের রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিশ্চয় বলেছেন হিব্রু জাতি এবং খ্রিস্টীয়দেরকে ইয়াহুদ নাসারাদেরকে আল্লাহ অভিশপ্ত করেন আল্লাহ অভিশপ্ত করুন এই জন্য যে তারা তাদের নাবিগণের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে সহি মুসলিম হাদিস নম্বর একুশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে পাঁচশো তিরিশ এবং সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার চারশো তিপ্পান্ন তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সুমহান আল্লাহর সঙ্গে শির্ক স্থাপনের সকল প্রকার উপায় বাতিল করার জন্য সকল নাবি ওয়ালি এবং আল্লাহর প্রিয় বান্দাগণের ভক্তির ব্যাপারে অতিশয় বাড়াবাড়ি করা হতে এই হাদিসটি কঠোরভাবে সতর্ক করে দুই কবরগুলিকে মসজিদ বানানো সৎকর্মের আওতায় পড়ছে না তাই এই কর্মটি আল্লাহর অভিশাপকে ডেকে নিয়ে আসে আটচল্লিশ নম্বর হাদিসের অর্থ عن زيد بن حارثه مولى رسول الله صلى الله عليه وسلم انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من قال استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه غفر الله له وان كان قد فر من الزحف جامع الترمذي رقم الحديث ثلاثه الاف وخمسمائه وسبعه وسبعين سنن ابي داود رقم الحديث الف وخمسمائه وسبعه عشر واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه حديث غريب وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح জায়দ বিন হারিস রাজি আল্লাহ তালানহ আল্লাহর রাসুলের মুক্ত দাস থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসুলকে বলতে শুনেছেন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে আস্তাকফিরুল্লাহ আল আদিম আল্লাদি ইলাহ ইল্লাহু ওয়াতুবু অর্থ আমি সেই মহান আল্লাহর নিকট মার্জনা কামনা করছি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তারই কাছে তওবা প্রত্যাবর্তন করছি সে ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে থাকে জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাত্তর সুনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো সতেরো তবে হাদিসের শব্দগুলি তিরমিজির ইমাম তিরমিজি হাদিসটিকে গরিব সহিহ বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি হলেন জায়দ বিন হারেসা আল কালবি রদি আল্লাহ তিনি একজন জলিলুল কাদার সাহাবি নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের মুক্ত দাস ও খাদেম তিনি নবী করিম সাল্লা সাল্লামের অধীনে লালন পালন ও রক্ষণাবেক্ষণে বড় হয়ে ওঠেন এবং তিনি আল্লাহর রাসুলের অতি প্রিয় ছিলেন তিনি বদর ওহদ খন্দক হোদাইবিয়া ও খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি বিখ্যাত তীর নিক্ষেপকারীদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহর রাসুল তাকে কয়েকটি অভিযানে প্রেরণ করেন আল্লাহর রাসুল তাইফবাসীকে দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে জায়দ বিন হারিসা তার সফর সঙ্গী হন তয়েফবাসী আল্লাহর নাবির প্রতি কঠিন নির্যাতন করে এবং তাকে পাথর নিক্ষেপ করে তার পবিত্র দু পা রক্তে রঞ্জিত করে এই অবস্থায় জায়দ বিন হারেসা আল্লাহর রাসুলকে নিজের জীবন দ্বারা রক্ষা করতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন জাইদ বিন হারিসা আঠারো হিজড়িতে মোতার যুদ্ধে শহীদ হন আল্লাহর রাসুল তার শহীদ হওয়ার সংবাদ শুনে প্রচণ্ড ব্যথিত হন এবং তার মাগফিরাতের জন্য অনেক দোয়া করেন এই হাদিসে শিক্ষণীয় বিষয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসের নিম্নের ফজিলতপূর্ণ শব্দে আস্তাক ফিরুল্লাহ আল আজিম আল্লাহুল কাইম ও আতুব ইলাই ইস্তিকফারের কিছু ফজিলত বর্ণিত হয়েছে অতএব হাদিসের এই শব্দে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিকফার করা উচিত একজন মুসলমানকে তার ইস্তিকফার বা ক্ষমা চাওয়ার সময় আল্লাহর কাছে সত্যবাদী হওয়া অপরিহার্য তিন এই মহান ফজিলতপূর্ণ দোয়া প্রমাণ করে যে আল্লাহ পাক ওই সমস্ত কবিরা গুনা ক্ষমা করে দিবেন যে সমস্ত কবিরা গুনাহে মানুষের কোনো হকের সম্পর্ক নেই যেমন কাফেরদের সঙ্গে জিহাদের ময়দান থেকে পলায়ন করার গুনাহ নম্বর হাদিস عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سووا صفوفكم فان تسويه الصفوف من اقامه الصلاه صحيح البخاري رقم الحديث سبعمائه وثلاثه وعشرين وصحيح مسلم رقم الحديث مئه واربعه وعشرون بين قوسين اربعمائه وثلاثه وثلاثين واللفظ للبخاري আনাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা নামাজে তোমাদের কাতারগুলি সোজা রাখো কারণ নামাজে কাতার সোজা রাখা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত শাহী বুখারি হাদিস নম্বর সাতশো তেইশ শাহী মুসলিম হাদিস নম্বর একশো চৌবিশ হাদিস নম্বর একশো চব্বিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো তেত্রিশ তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসটি নামাজে কাতার সোজা করার প্রতি উৎসাহ প্রদান করে দুই নামাজে কাতার সোজা রাখার উদ্দেশ্য পার্শ্বের অন্য মুসাল্লিদেরকে কষ্ট দেওয়া ও নামাজে তাদের একাগ্রতা নষ্ট করা বুঝায় না বরং এর উদ্দেশ্য হল কাতারে অগ্রগামিতা ও পিছনে পড়া এবং মুসল্লিগণ পরস্পর কাছাকাছি দাঁড়ানো উদ্দেশ্য তবে পরস্পর কাছাকাছি দাঁড়ানোর উদ্দেশ্য এ নয় যে অন্য মুসল্লিকে কষ্ট দিবে এবং তাদের নামাজের একাগ্রতা নষ্ট করে দিবে কেননা নামাজে বিনয় নম্রতা বা একাগ্রতা বজায় রাখা নামাজের অতি গুরুত্বপূর্ণ ফরজের অন্তর্ভুক্ত পঞ্চাশ নম্বর হাদিস عن معاذة عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت مرن ازواجكن ان يستطيبوا بالماء فاني استحييهم فان رسول الله صلى الله عليه وسلم كان يفعله جامع الترمذي رقم الحديث تسعه عشر وسنن النسائي رقم الحديث سته واربعون واللفظ للترمذي قال الامام الترمذي عن هذا الحديث بانه حسن صحيح وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح মুআজা রাহেমাহাল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী আয়েশা রদি আল্লাহ তালা আনহা হতে বর্ণনা করে বলেন যে হে মহিলাগণ তোমরা তোমাদের স্বামীদেরকে পানি দ্বারা ইস্তিনজা বা সোচ কার্য সম্পন্ন করার নির্দেশ প্রদান করো কারণ আমি তাদেরকে এ বিষয়ে নির্দেশ দান করতে লজ্জাবোধ করি নবী করিম সাল্লাহ সাল্লাম অবশ্যই পানি দ্বারা ইস্তিনজা বা সোচ কার্য সম্পন্ন করতেন জামে তিরমিজি হাদিস নম্বর উনিশ সোনান নাসাই হাদিস নম্বর ছিচল্লিশ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন এবং আল্লামা নাসির নাসিরুদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় হাদিসের বর্ণনাকারী সাহাবির বর্ণনা ৪৫ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে তবে আয়েশা রদি আল্লাহ তালা আনহা এর শিক্ষার্থিনীর পরিচয় হল তিনি উম্মে সোহবা বিনতে আবদুল্লাহ আল আদবিয়া আল বাসারিয়া তিনি একজন বিদ্যান ফেক বিষয়ে বিশেষজ্ঞ দুনিয়ার প্রতি নির্লোভ ও ইবাদতকারিণী এবং বেশি বেশি রোজা রাখা নফল নামাজ ও ধৈর্যশীলতায় পরিচিত ছিলেন বাষট্টি হিজড়িতে তাঁর স্বামী বিশিষ্ট তাবেই সিলাহ বিন আসিয়াম এবং তার ছেলে কোনো এক যুদ্ধে শহীদ হন তার কাছে এই সংবাদ পৌঁছলে তিনি ইন্নালিল্লাহ পাঠ করেন এবং ধৈর্য ধারণ করেন তিনি মুসলিম নারীর জন্য এক অনকরণীয় উত্তম আদর্শ তিনি আয়েশা আল্লাহ তালা আনহা এর ছাত্রী ছিলেন এ কারণেই মোয়াজা রাহেমাহল্লাহ তার কাছ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন মোয়াজা বিনতে আবদুল্লাহ আল আদবিয়া রহেমাহাল্লাহ আটানব্বই হিজড়িতে অন্যমতে একশো ছয় হিজড়িতে মৃত্যুবরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় দিন ইসলাম হল পরিচ্ছন্নতা পবিত্রতা ও সৌন্দর্যের ধর্ম অতএব মুসলমানদের প্রতি ওয়াজেব হলো এই যে মানুষের কষ্টদায়ক সমস্ত ময়লা ও খারাপ গন্ধ থেকে দূরে থাকা তিন পাথর ময়লা টিস্যু ও ইত্যাদি বস্তু পেশাব ও পায়খানায় নিক্ষেপ করা উচিত নয় কেননা এর দ্বারা উক্ত স্থানগুলি অধিক ময়লা এবং অন্যের জন্য ঘৃণার কারণ সৃষ্টি করে একান্ন নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه قال قال نبي الله صلى الله عليه وسلم من نسي صلاه او نام عنها فكفارتها ان يصليها اذا ذكرها صحيح مسلم رقم الحديث ثلاثمائة وخمسة عشر بين قوسين ستمائة وأربعة وثمانون আনাস বিন মালিক রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নামাজ ভুলে যাবে অথবা নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বে ঘুমিয়ে পড়বে তার কাফারা হলো যখনই তার উক্ত নামাজের কথা স্মরণ বা ঘুম হতে জাগ্রত হবে তখনই তা আদায় করে নেবে সাহেহ মুসলিম হাদিস নম্বর তিনশো পনেরো হাইফেন ব্র্যাকেটের মধ্যে ছয়শো চুরাশি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় কোনো মুসলমান নামাজের পূর্বে ঘুমিয়ে পড়লে বা ভুলে গেলে যখনই তার স্মরণ হবে তা ঘুম থেকে জাগবে সঙ্গে সঙ্গে তা আদায় করে নেওয়া হল তার কাফারা দুই মুসলমান ব্যক্তির উচিত যে প্রত্যেক নামাজ তার নিজস্ব ওয়াক্তে কোনো প্রকার অবহেলা ও অলসতা ছাড়া আদায় করার প্রতি যত্নবান হওয়া দরকার বাহান্ন নম্বর হাদিস عن عائشه رضي الله عنها قالت امرنا رسول الله صلى الله عليه وسلم ان نعق عن الغلام شاتين وعن الجاريه شاه سنن ابن ماجه رقم الحديث ثلاثه الاف ومائه وثلاثه وستون قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه صحيح আয়েশা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল আমাদেরকে পুত্র সন্তানদের জন্য দুটি ছাগল ও কন্যা সন্তানের জন্য একটি ছাগল আকিকা জবাই করার নির্দেশ দিয়েছেন সোনানি ইবনু মাজা হাদিস নম্বর তিন হাজার একশো তেষট্টি আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটি সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি আকিকা জবাই করা সুন্নাথ হওয়া প্রমাণ করে সন্তানের আকিকা জবাই করা উত্তম সুন্নাতের অন্তর্ভুক্ত কাজেই মুসলিম পিতার নবজাতকের কারণে আকিকা জবাই করার সামর্থ্য থাকলে আকিকা জবাই করা উচিত আকিকার জন্য নবজাতকের জন্মের সপ্তম দিনে অথবা দুই বা তিন সপ্তাহ পর জবাই করবে দুই গরু হোক বা উট হোক আকিকার একই পশুতে একাধিক ব্যক্তির শরিক হওয়া জায়েজ নয় তিন ছেলের আকিকায় একটি বা দুটি ছাগল জবাই করা সহি হাদিস দ্বারা প্রমাণিত উট বা গরু দ্বারা আকিকা করার প্রমাণ নেই عن ابي سعيد الخدري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل الى عوره الرجل ولا المراه الى عوره المراه ولا يفضي الرجل الى الرجل في ثوب واحد ولا تفضي المراه الى المراه في الثوب الواحد صحيح مسلم رقم الحديث اربعه وسبعون بين قوسين ثلاثمائة وثمانية وثلاثون আবু সাইদ আল খুদরি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে নিশ্চয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন পুরুষ অন্য কোন পুরুষের লজ্জাস্থান দেখবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার লজ্জাস্থান দেখবে না কোন পুরুষ অন্য কোন পুরুষের সাথে একই কাপড়ের মধ্যে কোনো বিছানায় ঘুমাবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সাথে একই কাপড়ের মধ্যে কোনো বিছানায় ঘুমাবে না সহি মুসলিম হাদিস নম্বর চুয়াত্তর ব্র্যাকেটের মধ্যে তিনশো আটত্রিশ এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইজ্জতের হেফাজত এবং স্বভাব চরিত্রের রক্ষার্থে নারী ও পুরুষের লজ্জাস্থান ঢেকে রাখা ওয়াজিব লজ্জাস্থান ঢেকে রাখা নারীর মর্যাদা ও তার হেফাজতের প্রয়োজনে স্বামী স্ত্রী ছাড়া অন্যের লজ্জাস্থান দেখা জায়জ নয় তিন নির্জনতাই হলে নির্জনতাই হলেও চিকিৎসা বা অন্য কোনো জরুরি প্রয়োজন ছাড়া লজ্জাস্থান খোলা বা প্রকাশ করা উচিত নয় جوانو نمبر حديث عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول في سجود القرآن بالليل سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته جامع الترمذي رقم الحديث ثلاثة آلاف وخمسمائة وخمسة وعشرون وسنن أبي داود رقم الحديث ألف وأربعمائة وأربعة عشر واللفظ للترمذي قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح আয়েশা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রাতে কোরআনের সিজদার আয়াতে নিম্নের এই দুয়াটি পাঠ করতেন সাজাদা ওয়াজহিয়া লিল্লাদি খালাকাহু ওয়া শাক্কা সামাহু ও বাসারাহু বিহাউলিহি ওয়া কুয়াতে জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচিশ সুনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো চোদ্দ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটি হাসান সহি বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী ও হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় যে ব্যক্তি কোরআনের সিজ দেওয়ালা আয়াত পাঠ করবে অথবা কারো কাছ থেকে পাঠ করা শুনবে তার জন্য একটি সিজদা করা সুন্নাত সম্মত বিষয় এবং সিজদায় এই দোয়াটি পাঠ করবে দুই এই দোয়ায় মানুষের প্রতি আল্লাহর নিয়ামতের স্বীকৃতি প্রদান করা হয়েছে যেহেতু তিনি তাকে উত্তম আকৃতি ও সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন পঞ্চান্ন নম্বর হাদিস عن البراء رضي الله عنه يحدث عن النبي صلى الله عليه وسلم انه قال في الانصار لا يحبهم الا مؤمن ولا يبغضهم الا منافق فمن احبهم احبه الله ومن ابغضهم ابغضه الله صحيح البخاري رقم الحديث ثلاثه الاف وسبعمائه وثلاثة وثمانون وصحيح مسلم رقم الحديث مئة وتسعة وعشرون بين قوسين خمسة وسبعون واللفظ لمسلم আল বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে তিনি আনসার সাহাবিদের সম্পর্কে বলেছেন আনসারদেরকে একমাত্র মোমিনরাই ভালোবাসতে পারে আর মোনাফিকরাই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে অতএব যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর যে ব্যক্তি তাদেরকে যে আর যে ব্যক্তি তাদের প্রতি ঘৃণা পোষণ করবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার সাতশো তিরাশি সহি মুসলিম হাদিস নম্বর একশো উনত্রিশ হাইফেন পঁয়ছাত্তর তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি আবু আমারা বারা ইবনে আজেম বিন হারিস আল আনসারি তিনি একজন সম্মানিত সাহাবি ও একজন অনেক বড় ফাকিহ ছিলেন তার পিতাও একজন সাহাবি এবং বোখারি ও মুসলিমে তার আল্লাহর রাসুল থেকে তিনশো পাঁচটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলহিসাল্লাম এর সঙ্গে এবং তারপরেও অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি কুফায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন এবং কুফায় বাহাত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু তারিখ সম্পর্কে অন্য মত উল্লেখ আছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসে আনসার সাহাবিদের অনেক গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে কেননা তারা আল্লাহ ও তার রাসুলকে ভালোবেসেছিলেন এবং আল্লাহর দিনে ইসলামের সাহায্যের জন্য সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রাস্তায় তাদের জান ও মাল অকাতরে ব্যয় করেছেন তাই আল্লাহ পাক তাদের ভালোবাসাকে মুসলমানদের জন্য ইমানের আলামত এবং তাদের প্রতি শত্রুতাকে কুফর ও নেফাকের আলামত নির্ধারণ করে দিয়েছেন দুই এই হাদিসে সমস্ত আনসার সাহাবিকে ভালোবাসা ওয়াজেব এ কথা প্রমাণ করে তারা হলেন আওস ও খাজরাজ কাবিলার অধিবাসী এবং তারা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহায্যকারী তাদের মহান ফজিলত ও বদান্যতা কার্যাবলীর ভিত্তিতে তাদের প্রতি শত্রুতা রাখা হারাম ছাপ্পান্ন নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو اخطاتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب الله عليكم سنن ابن ماجه رقم الحديث اربعه الاف ومئتان وثمانيه واربعون قال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه حسن صحيح আবু হুরের রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা যদি পাপ করো এমনকি তোমাদের পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় অতপর তোমরা যদি তৌবা করো আল্লাহ পাক তোমাদের তোবা অবশ্যই কবুল করবেন সুনান এবন মাজা হাদিস নম্বর চার হাজার দুশো আটচল্লিশ আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি হাদিসটিকে হাসান সহি বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবির বর্ণনা দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মানুষের প্রতি অপরিহার্য যে তারা যেন আল্লাহর রহমত থেকে কোনো অবস্থায় নিরাশ না হয় বরং তারা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবে এবং দ্রুত তওবা করবে কেননা মানুষ আন্তরিকতার সহিত খাঁটি তৌবা করলে আল্লাহ অবশ্যই তার তৌবা কবুল করবেন দুই পাপ বা গুনা যতই বড় ও ভয়ানক হোক না কেন এই হাদিস আল্লাহর কাছে তৌবা করার প্রতি উৎসাহ প্রদান করে তৌবার পূর্ণ শর্ত না পাওয়া পর্যন্ত আল্লাহর কাছে তৌবা কবুল হয় না তৌবা কবুলের শর্তাবলী নিম্নরূপ এক তৌবা খালিস আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া এবং এর দ্বারা দুনিয়ার কোনো কিছু বা মানুষের প্রশংসা উদ্দেশ্য না থাকা দুই গোনাহ থেকে সম্পূর্ণ বিরত হওয়া তিন গোনাহের প্রতি লজ্জা ও অনুশোচনা প্রকাশ করা চার উক্ত গোনাহের কাজে প্রত্যাবর্তন না করার মনে দৃঢ় সংকল্প রাখা পাঁচ উক্ত পাপ যদি অন্যের হক হয়ে থাকে তাহলে সে হক তার মালিককে অবশ্যই ফেরত দেওয়া ছয় তৌবা পশ্চিম দিকে সূর্য উদয় এবং মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার পূর্বে হওয়া সাতান্ন নম্বর হাদিস عن ابي بكر الصديق رضي الله عنه انه قال لرسول الله صلى الله عليه وسلم علمني الدعاء ادعو به في صلاتي قال قل اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم صحيح البخاري رقم الحديث ثمانمائه واربعه وثلاثون وصحيح مسلم رقم الحديث ثمانية وأربعون بين قوسين ألفان وسبعمائة وخمسة واللفظ للبخاري আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে আরজ করলেন হে আল্লাহর রসুল আমাকে এমন একটি দুয়া শিখিয়ে দিন যা আমি আমার নামাজে পাঠ করব আল্লাহ রাসুল বললেন তুমি এই দোয়াটি পাঠ করবে আল্লাহমা ইন্নি দলাম তো নফসি দুলমান কেসিরম ওয়ালা ইয়াগ ফেরদ্দনু বা ইল্লা আন্ত ফাগ ফিরিলি মাগ ফিরে তাম্মিন ইন্দিক ওর হামনি ইন্নাকা আন্তাল গফুর রহিম অর্থ হে আল্লাহ আমি আপনার হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি অনেক বেশি জুলুম করে গুনাহ করেছি এবং আপনি ছাড়া গুনাহ সমূহ কেউ মাফ করার নেই সুতরাং আপনি আমার সুতরাং আপনি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি আপনি দয়া করুন আপনি তো ক্ষমাশীল দয়ালু বুখারি শরীফ হাদিস নম্বর আটশো চৌত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর আটচল্লিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দু তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি আবু বাকর সিদ্দিক আবদুল্লাহ বিন উসমান আত্তাইমি আল কোরআশি রাজিয়াল্লাহ তালান তার জন্ম হিজরি সনের পঞ্চাশ বৎসর পূর্বে অনুযায়ী পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছে তিনি প্রথম খোলাফায় রাশেদিন ও জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন মহাসাহাবি তিনি আল্লাহর নাবির সাথী ও মদিনাই হিজরতের সময়ের সহযোগী ও সঙ্গী আল্লাহর রাসুলকে অধিক বিশ্বাস করার কারণে নাবি করিম সাল্লাহ সাল্লাম তাকে সিদ্দিক উপাধি প্রদান করেন হাদিসের কিতাবসমূহে তার থেকে একশো বিয়াল্লিশটি হাদিস বর্ণিত হয়েছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ মক্কায় জন্মগ্রহণ করেন তিনি কোরাইশের ধনবান ও বড় নেতাদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বাকার রদি আল্লাহ তালহ আল্লাহর নাবির সফর সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহর নাবির সঙ্গে উপস্থিত থেকে বদরসহ সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন ইসলামের সাহায্যে তার অবদান অনেক ব্যাপক নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বারোই রবিউল আউ্বাল রোজ সোমবার মৃত্যুবরণ করলে একই দিনে আবু বাকর রদিয়াল্লাহ তালানহ খলিফা নির্বাচিত হন অতপর ইসলামী রাষ্ট্রের বিভিন্ন প্রদেশে শাসক ও বিচারপতি নিয়োগ করেন এবং বিভিন্ন দিকে সৈন্য প্রেরণ করার মাধ্যমে সমস্ত আরব উপদ্বীপকে ইসলামের অনুগত ও বশীভূত করেন এরপর ইসলামী সৈন্য দলকে ইরাক ও সামদেশ বিজয়ের জন্য নির্দেশ প্রদান করলে ইরাকের অধিকাংশ এলাকা এবং সামদেশের অনেক বড় অংশ বিজয় লাভ করেন অতপর আবু বাকর রদি আল্লাহ তালহ সন তেরো হিজড়ির বাইশে জমাদ আল আখেরা রোজ সোমবার ছয়শো চৌত্রিশ খ্রিস্টা তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন আয়েশা রদি আল্লাহ তালা আনহা এর হুজরায় আল্লাহর নাবির কবরের পার্শ্বে তাকে কবরস্থ করা হয় এবং তিনি তার মৃত্যুর পূর্বে উমার বিন খাতাব রাজি আল্লাহ তালহকে খালিফা নির্বাচিত করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই দোয়াই একজন মুসলমানের আল্লাহর সামনে তার অবহেলা গোনাহ ও অক্ষমতার কথা স্বীকার করা হয়েছে কেননা তার গোনাহ ক্ষমা করার একমাত্র তিনি ক্ষমতাবান দুই এই দোয়াটি একজন মুসলমানকে আল্লাহর কাছে তার উত্তম নাম নামসমূহ দ্বারা দোয়ায় অশিলা গ্রহণের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে এর প্রমাণ হল দোয়ার শেষে দোয়ার শেষের অংশে রয়েছে ইন্নাকা আন্তাল গফুর রাহেম অর্থ আপনি তো ক্ষমাশীল দয়ালু আটান্ন নম্বর হাদিস এর অর্থ عن عمران بن حسين الخزاعي رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم راى رجلا معتزلا لم يصلي في القوم فقال يا فلان ما منعك ان تصلي في القوم فقال يا رسول الله اصابتني جنابه ولا ماء قال عليك بالصعيد فانه يكفيك صحيح البخاري رقم الحديث ثلاثمائة وثمانية وأربعون وصحيح مسلم رقم الحديث ثلاثمائة واثنا عشر بين قوسين ستمائة واثنان وثمانون واللفظ للبخاري ইমরান ইবনে হোসেন আল খুজাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদা একজন লোককে আলাদা দেখলেন এবং সে লোকের সঙ্গে জামাতে নামাজ পড়েনি তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন লোকদের সঙ্গে নামাজ পড়লে না সে উত্তরে বলল হে আল্লাহ রাসুল আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ আমি পানি পাচ্ছি না তিনি বললেন তোমার জন্য পাক মাটি দিয়ে তায়াম্মম করা যথেষ্ট শাহি বুখারি হাদিস নম্বর তিনশো আটচল্লিশ শাহি মুসলিম হাদিস নম্বর তিনশো বারো হাইফেন ব্র্যাকেটের মধ্যে ছয়শো বিরাশি তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি হলেন আবু নজাইদ ইমরান ইবনে হোসাইন আল খোজাই রাজি আল্লাহ তালান উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুসলমানদের রাজনৈতিক বিষয়ে ছিলেন বিরাট উঁচু মাপের অভিজ্ঞ ব্যক্তি ওমার রদি আল্লাহ তালাহ তাকে বাসরার বিচারপতি নিযুক্ত করেন যাতে বাসরার অধিবাসীগণ তাদের গুরুত্বপূর্ণ ফিকি বিষয়ে অবগত হতে পারে অবগত হতে পারে তিনি ছিলেন মুস্তাজাবুদ্দোয়া যার দোয়া কবুল হয়ে থাকে এবং ফেতনার সময় যুদ্ধে অংশগ্রহণ না করে সরে থেকেছেন ইমরান এবনে হোসেন মৃত্যু পর্যন্ত বাসরায় অবস্থান করে বাহান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু সাল সম্পর্কে অন্য মত উল্লেখ আছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মানুষের জন্য সহজকরণ ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যেহেতু ইসলামে গোসল ও অজুর পরিবর্তে তায়াম্মের বিধান এসেছে অতএব যখন ওই পানি পাওয়া কঠিন বা জটিল হবে অথবা পানি ব্যবহারে ক্ষতির কারণ হতে পারে তখন ওই তেয়াম্মম করা যাবে দুই কোনো মুসলমান ব্যক্তি যদি পানি হারিয়ে ফেলে বা পানি পেতে ব্যর্থ হয় অথবা রোগের রোগের কারণে পানি ব্যবহার করা সম্ভব না হয় কিংবা পানি ব্যবহারে পিপাসা ও অনুরূপ কোনো কারণ দেখা দিলে তাইয়াম্মম অজু ও গোসলের স্থলাভিষিক্ত হবে এবং জুনবি অপবিত্র হলে তয়াম্মম করে নামাজ পড়বে অতপর যদি পানি পেয়ে যায় অথবা ওজোর দূর হয়ে যায় তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে তিন তেয়ম্মকারী যদি না পাকির অপবিত্রর কারণে অপবিত্রতার কারণে তেয়াম্মম করে থাকে তাহলে সে অন্য নাপাকি অপবিত্রতা আসা পর্যন্ত পবিত্র হয়েই থাকবে কিংবা পানি পেয়ে যায় তাহলে পানির দ্বারা পবিত্রতা অর্জন করবে এর ভিত্তিতে প্রত্যেক ওয়াক্তে নাপাকির কারণে পুনরায় তায়াম্মম করবে না বরং ছোট নাপাকির কারণে অজুর স্থলে তায়াম্মম করবে তবে নতুন করে আবার জুনবি বা নাপাকি এবং পূর্বের ওজোর পাওয়া গেলে তয়াম্মম করবে জুনবি বা নাপাকির কারণে চার হাদিসে আসাইদ হতে উদ্দেশ্য বা অর্থ হল ধুলা ও মাটিওয়ালা পবিত্র ভূমি তেমের পদ্ধতি হল এইরূপ একজন মুসলিম ব্যক্তি সর্বপ্রথমে অন্তরে তেমের নিয়াত করে বিসমিল্লা বলবে অতপর উভয় হাতের তালু দ্বারা মাটিতে মারবে মাত্র একবার এবং উভয় তালুতে ফুঁ দিবে এরপর বাম হাতের তালু দ্বারা ডান হাতের উপরে মাসাহ করবে এবং ডান হাতের তালু দ্বারা বাম হাতের উপরে মাসাহ করবে অতপর দুই হাতের তালু দ্বারা মুখমণ্ডল একবার মাসাহ করবে কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম তার পবিত্র হাত মাটিতে মেরেছেন এবং ঝেড়ে ফেলেছেন অতপর বাম হাত দ্বারা ডান হাতের উপরে মাসা করেছেন ও ডান হাত দ্বারা বাম হাতের উপরে মাসা করেছেন এরপর তার মুখমণ্ডল মাসা করেছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর তিনশো একুশ সহি বোখারি হাদিস নম্বর তিনশো সাতচল্লিশ সহি মুসলিম হাদিস নম্বর একশো দশ হাইপেন ব্র্যাকেটের মধ্যে তিনশো আটষট্টি সোনানে নাসাই হাদিস নম্বর দুইশো তিরিশ হাদিসের শব্দগুলি সোনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন পাঁচ এছাড়া তয়াম্মমের আরও পদ্ধতি রয়েছে কিন্তু আলোচনা দীর্ঘ হওয়ায় কিন্তু আলোচনা দীর্ঘ হওয়ার ভয়ে উল্লেখ করা হল না উনষাট নম্বর হাদিস عن ابي ذر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا اخذ مضجعه من الليل قال اللهم باسمك اموت واحيا فاذا استيقظ قال الحمد لله الذي احيانا بعدما اماتنا واليه النشور صحيح البخاري رقم الحديث سته الاف وثلاثمائه وخمسه وعشرون ابو جار رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন রাতে ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন এই দুয়াটি বলতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আহিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার নামের সহিত নিন্দ্রিত ও জাগ্রত হই এবং যখন তিনি ঘুম থেকে সজাগ হতেন তখন এই দুয়াটি বলতেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জাগ্রত করলেন নিদ্রিত করার পর এবং কিয়ামতের দিনে তারই পানে আমরা পুনরুত্থিত হব সহি বোখারি হাদিস নম্বর ছ হাজার তিনশো পঁচিশ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু জার তিনি জন্দব বিন জোনাদা আল গিফারি একজন গৌরবময় বিখ্যাত বিখ্যাত সাহাবি তিনি ওই সমস্ত সাহাবিদের মধ্যে একজন ছিলেন যারা ইসলামের প্রাথমিক প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন দানশীলতা ও উদারতায় তিনি প্রসিদ্ধ ছিলেন তাই তিনি ধন সম্পদ কিছুই জমা রাখতেন না মদিনাতে তিনি ফতুয়া দেওয়ার কাজে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত ছিলেন হাদিস গ্রন্থে তার বর্ণিত হাদিসের সংখ্যা দুইশো একাশিটি অতপর তিনি সাম দেশে যাত্রা করে করে অবশেষে আর রাবজা মদিনা হতে রিয়াজ পথে একশো কিলোমিটার দূরে নামক স্থানে স্থানে অবস্থান করেন এবং সেখানেই তিনি একত্রিশ হিজড়িতে অথবা বত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন রবিআল্লাহ আবদুল্লাহ বিন মাসুদ তার জানাজার নামাজ পড়িয়েছিলেন রবিআল্লাহ তালান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিস দ্বারা এই দুয়াটি ঘুমের পূর্বে পাঠ করা একটি শরীয়তসম্মত আমল প্রমাণিত হয় এই দুয়াটি হল আল্লাহম্মা বিস্মিকা আমুত ওয়াহিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার নামের সহিত নিদ্রিত ও জাগ্রত হই এবং ঘুম থেকে সজাগ হওয়ার পর এই দুয়াটি পাঠ করাও একটি শরীয়তসম্মত আমল প্রমাণিত হয় আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নসুর অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জাগ্রত করেন যিনি আমাদেরকে জাগ্রত করলেন নিদ্রিত করার পর এবং কিয়ামতের দিনে তারই পানি আমরা পুনরুত্থিত হব দুই ঘুমের পূর্বে এবং সজাগ হওয়ার পরই আল্লাহর জিকির বা স্মরণ মানুষের সুখ শান্তি ও নিরাপত্তার মাধ্যম عن عائشه رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم كان اذا اوى الى فراشه كل ليله جمع كفيه ثم نفث فيهما فقرا فيهما قل هو الله احد وقل اعوذ برب الفلق وقل اعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده يبدا بهما على راسه ووجهه وما اقبل من جسده يفعل ذلك ثلاث مرات صحيح البخاري رقم الحديث خمسه الاف وسبعه عشر নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা আয়েশা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে নিশ্চয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন প্রতি রাত্রে বিছানায় গমন করতেন তখন তার দুই হাতের তালু একত্রিত করতেন তারপর কুল হু আল্লাহ আহাদ কুল আউদ রব্বিল ফালাক এবং কুল আউদ রব্বিন নাস এবং এই তিনটি সুরা পাঠ করে দুই হাতে ফুঁক দিতেন তারপর উক্ত দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব হতো মাসাহ করতেন তিনি তার মাথা এবং মুখমণ্ডল হতে এই মাসাহ হাত বুলানো শুরু করতেন এবং এইভাবে তার দেহের যতটা অংশ তিনি স্পর্শ করতে পারতেন ততটা মাসা করতেন তিনি এই রূপ তিনবার করতেন সহি বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রত্যেক মুসলমানের জন্য ঘুমের পূর্বের দোয়াগুলি পাঠ করার প্রতি যত্নবান হওয়া উচিত এবং তার সাথে সাথে সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করি দুই হাতের তালুতে ফুঁক দিয়ে উভয় হাত দ্বারা মাথা মুখমণ্ডল ও দেহের যতটা অংশ সম্ভব মাসা করা শরীয়ত সম্মত কাজ দুই রোগ ব্যাধির সময় একজন মুসলমানের এই সুরাগুলি পাঠ করা এবং তার দুই হাতের তালুতে ফুক দিয়ে উভয় হাত দ্বারা মাথা মুখমণ্ডল ও দেহের যতটা অংশ সম্ভব মাসা করা মুস্তাহাব একষট্টি নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر صحيح البخاري رقم الحديث سبعه الاف واربعمائه وثمانيه وتسعون وصحيح مسلم رقم الحديث ثلاثه بين قوسين الفان وثمانمائه واربعه وعشرون واللفظ للبخاري আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলেছেন আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যে নিয়ামতকে কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন তার বর্ণনা শুনেনি এবং কোনো মানুষ কোনো দিন তার ব্যাপারে কোনো ধারণা কিংবা কল্পনাও করতে পারেনি সহি বখারি হাদিস নম্বর সাত হাজার চারশো আটানব্বই সহি মুসলিম হাদিস নম্বর তিন হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় তিন নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আখেরাতে জান্নাতের নিয়ামতের ধরন ও প্রকৃত পদ্ধতি সম্পর্কে কল্পনা করা অসম্ভব দুনিয়ার সুখ ও শান্তির প্রতি কেয়াস বা অনুমান করে বলা যাবে না কেননা দুনিয়ার সুখ ও শান্তি আখেরাতে জান্নাতে নিয়ামত বা সুখ শান্তি সম্পূর্ণ ভিন্ন ও আলাদা দুই আখেরাতে জান্নাতের নিয়ামত বা সুখ শান্তি তাদের জন্য নির্দিষ্ট রয়েছে যারা আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন বা ধর্ম হিসেবে এবং মোহাম্মদকে রাসুল হিসেবে বিশ্বাস করেছে এবং তাদের এই বিশ্বাসের সাথে শির্ক কুফুরি বেদাত এবং অবাধ্যতাকে মিশ্রিত করেনি বাষট্টি নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال اذا اكل احدكم فليأكل بيمينه واذا شرب فليشرب بيمينه فان الشيطان ياكل بشماله ويشرب بشماله صحيح مسلم رقم الحديث مئه وخمسه بين قوسين الفان وعشرون আবদুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন খাদ্য ভক্ষণ করবে তখন যেন সে তার ডান হাত দ্বারা ভক্ষণ করে এবং যখন পান করবে তখন যেন সে তার ডান হাত দ্বারা পান করে কেননা শয়তান তার বাম হাতে পানাহার করে সাহেহ মুসলিম হাদিস নম্বর একশো পাঁচ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার কুড়ি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আটত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির মধ্যে পানাহারের ইসলামী আদব কায়দার কয়েকটি কথা বর্ণনা করা হয়েছে দুই মুসলিম ব্যক্তির ডান হাতে পানাহার করা এবং বাম হাতে পানাহার বর্জন করা উচিত তিন মুসলমানের জীবনের দিন ও দুনিয়ার সমস্ত বিষয়ে শয়তানের অনুসরণ থেকে দূরে থাকা ওয়াজিব تيستي نمبر حديث عن عائشة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فليذكر اسم الله فإن نسي أن يذكر اسم الله في أوله فليقل بسم الله أوله وآخره سنن أبي داود رقم الحديث ثلاثة آلاف وسبعمائة وسبعة وستون وجامع الترمذي رقم الحديث 1859 واللفظ لأبي داود قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা আয়েশা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে নিশ্চয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন খাদ্য ভক্ষণ করার ইচ্ছা করবে তখন যেন সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহর নামের সহিত খাদ্য ভক্ষণ করা শুরু করছি বলে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে সে যেন বলে বিসমিল্লাহি আউআলাহু ও আখেরাহ অর্থ আমি আল্লাহর নামের সহিত আদ্যান্তে খাদ্য ভক্ষণ করছি সুনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশো সাতষট্টি জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশো আটান্ন তবে হাদিসের শব্দগুলি সোনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানিও এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় ৪৫ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলামে পানাহারের আদব হল যে পানাহারের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবে এবং শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে বিসমিল্লাহ বিসমিল্লাহি আউ্বাল আউ্বালাহু ওয়া বলবে দুই প্রত্যেক মুসলমানের জন্য ইসলামী জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহর রাসুলের উত্তম আদর্শকে অনুসরণ করে চলা ওয়াজিব চৌষট্টি নম্বর হাদিস عن جرير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير صحيح مسلم رقم الحديث أربعة وسبعون بين قوسين ألفان وخمسمائة واثنان وتسعون জারির রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোমল আচরণ করা থেকে বঞ্চিত হয়ে যাবে সে ব্যক্তি কল্যাণ ও মঙ্গল থেকেও বঞ্চিত হয়ে যাবে সোহে মুসলিম হাদিস নম্বর পঁচাত্তর হাইফেন দুই হাজার পাঁচশো বিরানব্বই এই হাদিসের বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি হলেন জারির বিন আবদুল্লাহ বিন জাবের আলবাজালি জাহেলিয়াতের যুগে এবং ইসলাম ধর্ম গ্রহণের পরেও নিজ বংশের তিনি সর্দার ছিলেন জারির রদিয়াল্লাহ আনহ দশম হিজড়ির পূর্বেই ইসলাম গ্রহণ করেন তবে ইসলাম গ্রহণের সময় সম্পর্কে অন্য মত আছে তিনি বিচক্ষণ ও ইসলামের বিভিন্ন বিষয়ে বড় জ্ঞানী ছিলেন এবং তিনি উত্তম আকৃতির ও দেখতে অপূর্ব সুন্দর ছিলেন ইরাক অন্যান্য পার্শ্ববর্তী অনেক দেশ বিজয়ের বিষয়ে তার বিশেষ অবদান রয়েছে তার বর্ণিত হাদিসের সংখ্যা একশোটি তিনি শাম ও হীরা নামক স্থানের হীরা নামক স্থানের সিরিয়া এবং ইরাক দুই দেশের মধ্যবর্তী কার্কিসিয়া নামক স্থানে একান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে কোমল আচরণ ও নম্রতার পদ্ধতি অনুসরণ করার প্রতি উৎসাহিত করে এবং তারবিয়াত শিক্ষা ও পরিবার পরিজনের সাথে পারস্পরিক আচরণেও উদারতা ও নম্রতা অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান করে এবং কঠোরতা ও বাড়াবাড়ির রীতি ও পদ্ধতি পরিহার করার শিক্ষা দেয় দুই কমল ও নম্রতার পরিণতি কল্যাণকরই হয়ে থাকে আর কঠোরতার ও বাড়াবাড়ির রীতি সাধারণভাবে ওয়াহিদকর হয়ে থাকে পঁয়ষট্টি নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يقول في اخر وتره اللهم اني اعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثاء عليك انت كما اثنيت على نفسك سنن ابي داود رقم الحديث الف واربعمائه وسبعه وعشرون جامع الترمذي رقم الحديث 1859 واللفظ لأبي داود قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن غريب وقال العلامة محمد بن ناصر الدين الألباني عن هذا الحديث بأنه صحيح আলী এবনে আবি তালিব রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিতর নামাজের শেষে এই দুয়াটি পাঠ করতেন اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك অর্থ হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আপনার সন্তোষের দ্বারা আপনার ক্রোধ থেকে আপনার নিরাপত্তার দ্বারা আপনার শাস্তি থেকে এবং আপনার পবিত্র সত্তার দ্বারা আপনার কোপ থেকে আপনার প্রশংসা গণনা করতে আমি অপারক আপনি ঠিক সেই রকম প্রশংসা ও স্তুতির অধিকারী যেই রকমভাবে আপনি নিজের প্রশংসা ও স্তুতির বর্ণনা করেছেন সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো সাতাশ জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ছিষট্টি হাদিসের শব্দগুলি আবু দাউদের এমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পঁয়ত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক একজন মুসলমানের জন্য এই মহান দুয়াটি মুখস্থ করা উচিত আল্লাহ অবি কামিন কামিন আলা দুই একজন মুসলমানকে এই মহান দুয়াটি ভিতের নামাজের শেষে সালামের পর অথবা সিজদায় কিংবা বিছানায় ঘুমের সময় বা অন্যান্য অবস্থায় পাঠ করা উত্তম তিন দোয়া করার সময় মুসলমানের অন্তর উপস্থিত থাকা উচিত অর্থাৎ দোয়া করার সময় মন যেন গাফেল না থাকে ছিষট্টি নম্বর হাদিস عن ام سلمه رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من شرب في اناء من ذهب او فضه فانما يجرجر في بطنه نارا من جهنم صحيح مسلم رقم الحديث واحد بين قوسين الفان وخمسه وستون উম্মুল মোমিনিন উম্মি সালামা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সোনা রূপার পাত্রে পান করবে সে ব্যক্তি নিশ্চয় নিজের পেটে জাহান নামের আগুন ভর্তি করবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার পঁয়ষট্টি এই হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় উম্মুল মোমিনিন উম্মে সালামা রাজি আল্লাহ আনহা Hind bint Abi Umayya al Makhzumiyya Khalid bin Walid রাজি আল্লাহ আনহর চাচা চাচাতো বোন তিনি আল্লাহর রসুল নবুয় প্রাপ্ত হওয়ার সতেরো বৎসর পূর্বে মক্কা শহরে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে আফ্রিকা মহাদেশের ইথোপিয়ায় অতপর মদিনায় হিজরত করেন তিনি তার বংশের মধ্যে ছিলেন অত্যন্ত মর্যাদাশালী সম্ভ্রান্ত সুন্দরী ও রূপবতী এবং মহিলাগণের মধ্যে ছিলেন অতিশয় বিচক্ষণ এবং চরিত্রবান তিনি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের দুধ ভাই আবু সালামা আবদুল্লা বিন আব্দুল আসাদ আল মখজুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি বদরের যুদ্ধে এবং ওহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি ওহুদের যুদ্ধে আহত হওয়ার কারণে মদিনায় জমাদ আল আখেরা মাসে সন তিন হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ অতপর উম সালেমা রদিয়াল্লাহ আনহা এর ইদ্যতের নির্দিষ্ট সময় অতিক্রম করার পর সওয়াল মাসে সন চার হিজড়িতে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বুদ্ধিমতী ফাকিহা এবং পাণ্ডিত্যপূর্ণ মহিলা ছিলেন হোদাইবিয়ার সন্ধি চুক্তির ঘটনায় ঘটনার সময় মুসলমানদের প্রতি তার একটি বড় ও বিখ্যাত অবদান রয়েছে আল্লাহর রাসুলের সঙ্গে তিনি অনেকগুলি যুদ্ধের সফরে সামিল থাকতেন তার বর্ণিত হাদিসের সংখ্যা তিনশো আশিটি তিনি উম্মাহাতুল মোমেনিনের মধ্যে সবার শেষে মৃত্যুবরণ করেন তিনি প্রায় নব্বই বছর জীবিত ছিলেন এবং সন উনষাট অথবা একষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেন আল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় রাজিয়াল্লাহ আনহা এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রতিটি নারী পুরুষ মুসলিম ব্যক্তির জন্য সোনারূপার পাত্রী পানাহার করা অথবা পবিত্রতা অর্জন করা হারাম দুই পানাহার করার বিষয়ে এবং ইসলামী জীবনযাত্রার সকল ক্ষেত্রে আল্লাহর রাসুলকে উত্তম আদর্শ হিসাবে বরণ করা প্রত্যেক মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য বিষয় সুতরাং যে ব্যক্তি এই বিষয়টি জানার পর আল্লাহর রাসুলের বিপরীত আচরণ অবলম্বন করবে সে ব্যক্তি সতর্ক বাণী এবং শাস্তির অধিকারী হবে তিন প্রতিটি মুসলিম ব্যক্তির একটি আরও অপরিহার্য বিষয় হল এই যে অপচয় ও অহংকারের সকল প্রকার পদ্ধতি থেকে বিরত থাকা সাতষট্টি নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامه صحيح البخاري رقم الحديث ستمائه واربعه عشر জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত যে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনার পর এই দুয়াটি পাঠ করবে আল্লাহ রব্বাহাদিহি দাওয়াতিতাম্মা ওসলাতিল কয়েমা আতি মোহাম্মদান আল ওয়াসিলা তোয়াল ফদিলা ওবাসু মকামাম মাহমুদান আল্লাদি ওয়াদ্দা অর্থ হি আল্লাহ আপনি এই পূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠা তব্য নামাজের সত্য অধিকারী আপনি মোহাম্মদকে প্রদান করুন আপনার অতি নিকটবর্তী জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান এবং তাকে আরও অতি উচ্চ মর্যাদা প্রদান করুন হে আল্লাহ আপনি তাকে আরসের উপরে সুপারিশ করার স্থানটিও প্রদান করুন যেই স্থানটি তাকে প্রদান করার অঙ্গীকার আপনি করেছেন সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশের অধিকারী হয়ে যাবে সাহেব বোখারি হাদিস নম্বর ছয়শো চোদ্দ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে পঁচিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মুয়াজ্জিনের আজান শোনার পর এই দুয়াটি পাঠ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন এই দুয়াটি যত্ন সহকারে মুখস্থ করে এবং মুয়াজ্জিনের আজান শোনার পর এই দুয়াটি পাঠ করা থেকে বেখেয়াল না হয় তিন এই হাদিসটির দ্বারা এই দুয়ার মর্যাদা সাব্যস্ত হচ্ছে সুতরাং মুয়াজ্জিনের আজান শোনার পর যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশের অধিকারী হয়ে যাবে আটষট্টি নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا صحيح البخاري رقم الحديث الف واربعمائه واثنان واربعون وصحيح مسلم رقم الحديث سبعه وخمسون بين قوسين الف وعشره واللفظ للبخاري আবু হুরেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন মানুষ যখন সকালে উপনীত হয় তখন দুইজন ফেরেশতা আসমান হতে নেমে আসেন তাদের মধ্যে থেকে একজন ফেরেশতা বলেন হে আল্লাহ যে ব্যক্তি নিজের মাল ধন সৎকর্মে খরচ করবে তাকে আপনি তার প্রতিদান প্রদান করুন আবার অন্যজন ফেরিস্তা বলেন হে আল্লাহ যে ব্যক্তি নিজের মালধন সৎকর্মে খরচ করা থেকে বিরত থাকবে তাকে আপনি অমঙ্গল প্রদান করুন সহি বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো বিয়াল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর সাতান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার দশ তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল্লাহর পথে মালধন খরচ করার মাধ্যমে সর্বপ্রকার মঙ্গল ও কল্যাণ অর্জন করা যায় যেহেতু আল্লাহর পথে মালধন খরচ করলে তার খুব ভালো প্রতিদান পাওয়া যায় আর এই ভালো প্রতিদানের প্রভাব অনেক সময় পড়ে থাকে মানুষের নিজের জীবনে তার পরিবারের জীবনে এবং তার সন্তান সন্ততির জীবনে আবার এই প্রভাব অনেক সময় পড়ে পড়ে থাকে তাদের শারীরিক বা দৈহিক এবং মানসিক অবস্থাতেও সুতরাং সবাই সুস্থতা পেয়ে থাকে এবং তাদের মানসিক অবস্থাও ঠিক থাকে তাই তারা ইহকালে ও পরকালে সুখের জীবন লাভ করে দুই মহান আল্লাহ যখন কোনো মুসলিম ব্যক্তিকে বৈধ মাল প্রদান করবেন তখন তার জন্য কৃপণ হওয়া উচিত নয় কেননা কৃপণতার দ্বারা মানুষের অমঙ্গল হয়ে থাকে আর অনেক সময় এই অমঙ্গল তার বিভিন্ন প্রকার মানসিক অশান্তির কারণ হয়ে থাকে আবার এই অমঙ্গলের প্রভাব অনেক সময় পড়ে থাকে তার শারীরিক বা দৈহিক অবস্থাতেও এবং সে ইহকাল ও পরকালের সুখ শান্তি ও কল্যাণ থেকেও বঞ্চিত হয়ে থাকে ونسطر نمبر حديث عن أبي بكرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا أتاه أمر يسره أو بشر به خر ساجدا شكرا لله تبارك وتعالى سنن ابن ماجه رقم الحديث 1394 وجامع الترمذي رقم الحديث 1578 واللفظ لابن ماجه وقال الامام الترمذي عن هذا الحديث بانه حسن غريب وقال العلامه محمد بن ناصر الدين الالباني عن هذا الحديث بانه حسن আবু বাকরা রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন আনন্দদায়ক কোনো সংবাদ আসত অথবা তাকে যখন কোনো সুসংবাদ দেওয়া হতো তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সিজদা করতেন সোনান ইব্র মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো চুরানব্বই এবং জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো আটাত্তর তবে হাদিসের শব্দগুলি সহি হাদিসের শব্দগুলি সোনান এবং মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন এবং আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু বাকরা নোফাই ইবনুল হারিস আচ্ছা কাফির আদি আল্লাহ আনহু সাহাবিগণের মধ্যে একজন সম্মানিত প্রসিদ্ধ সাহাবি ছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা একশো বত্রিশটি সাহাবিগণের যুগে যে সংঘর্ষ ঘটেছিল সেই সংঘর্ষে তিনি অংশগ্রহণ করেননি পরবর্তী সময়ে তিনি বসরা চলে যান ও সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেন অতপর তিনি বসরা শহরেই সোন পঞ্চাশি জিতে মৃত্যুবরণ করেন এবং এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে সুমহান আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত অর্জিত হলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সিজদা করা একটি শরীয়ত সম্মত কাজ দুই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সিজদা শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্যের জন্য বৈধ নয় এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সিজদার কারণ হল আল্লাহর নিয়ামত অর্জিত হওয়া কিংবা কোনো কষ্টদায়ক বস্তুর অবসান ঘটা সত্তর নম্বর হাদিস عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لاستغفر الله واتوب اليه في اليوم اكثر من سبعين مره صحيح البخاري رقم الحديث سته الاف وثلاثمائه وسبعه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহর শপথ আমি দৈনিক সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তৌবা করে আল্লাহর পানে ফিরে আসি সহি বোখারি হাদিস নম্বর ছ হাজার তিনশো সাত এই হাদিস বর্ণনাকারী সাহাবির পূর্বে দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং তৌবা করি আল্লাহর পানে ফিরে আসার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই আল্লাহর রাসুলকে উত্তম আদর্শ হিসেবে বরণ করা প্রত্যেক মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য বিষয় তাই ইসলামী জীবনযাত্রার সকল ক্ষেত্রে তার অনুগামী হওয়ার জন্য আগ্রহী হওয়া আবশ্যক তিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার পরিণাম অতীব কল্যাণময় এর মধ্যে রয়েছে আল্লাহর নিকটে পাপের ক্ষমা দোষ ত্রুটির মার্জনা বিভিন্ন প্রকার মঙ্গল অর্জন আল্লাহর সন্তুষ্টি নৈকট্য এবং জান্নাত লাভ আলহামদুলিল্লাহ বেনিয়ামাতিহি তাতুম্ম সলিহাত আসসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবেহ অর্থ অতবার সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যার অনুগ্রহে সমস্ত শুভকর্ম সম্পন্ন হয় এবং অতিশয় সম্মান ও সালাম শান্তি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার পরিবার পরিজন ও সাহাবিগণের জন্য অবতীর্ণ হোক